মাসলা মাসাইল বিধিবিধান তার আমরা শেষ দিকে আছি সংক্ষেপে আর এটা শেষ হয়ে গেলেই এই বুলগুল মারাম হাদিসের আমাদের ক্লাস বা দর্শ এসা পরে হবে ইনশাল্লাহ হয়তো সামনে আর এক সপ্তাহ পরেই আমরা আবার আমাদের যে নিয়ম ছিল আগে সেই নিয়ম মোতাবেক ফিরে আসব তফসির জুমার পরে এই সময়ে আসর পর্যন্ত আর হাদিসের ক্লাস হবে এসা পরে ইনশাল্লাহ বলগুল মারামে হাদিস নম্বর দুশো আমাদের আরবি কিতাবে তাতে আবদুল্লাহ বিন ওমার রাজি আল্লাহ আনহমা থেকে বর্ণনা করছেন এই হাদিস যে রসুল্লাহ সাল্লাম যখন তাসাহুদে বসতেন আজকের প্রথম বিষয়বস্তু হচ্ছে তাসাহুদের বৈঠক এবং তাতে কিভাবে বসতে হবে আর ইশারা কেমন করে করতে হবে বেশ কিছু লম্বা কথাবার্তা আছে যদি এগুলি ক্ষুদ্র মাসলা মাসাইল ফিকি মাসলা মাসাইল যেগুলি নিয়ে বাড়াবাড়ি করা মোটেই ঠিক নয় তবে যেটা সহি বেশি শুদ্ধ বেশি বলিষ্ঠ দলিল প্রমাণের দিক থেকে সেটা জানার পরে দুর্বলটা বা ভুলটার উপরে আমল করা যায় না যে জানে না মাজুর কিন্তু জেনে নেওয়ার পরে আবার সহিটাই ছেড়ে দেবেন বেশি যেটা বলিষ্ঠ মজবুত সেটাকে ছেড়ে দেবেন আর যেটা দলিলের দিক থেকে অত মজবুত নাই সেটার আমল করবেন কারণ কিছু কারণ আছে হয় মজাবি গোড়ামি আর না হলে আপনার গতানুগতিক নামাজ পড়া এইরকম না জানলেন যখন সহিটা তখন সেই মোতাবেক আমল করবেন বলছেন যে রাসুল উল্লাহ সাল্লাম যখন তাসাহুদে বসতেন কানা এদা কাদ আলী তাসাহুদ এই তাসাহুদ তাসাহুদ মানে কি কে বলতে পারে তাসাহুদ মানে কি তাসাহুদ কাকে বলে প্রচলিত ভাষায় তাসাহুদ কাকে বলি আত্মাহাতকে তাসাহুদ বলি তাই না তো এই আত্মাহাত পড়াকে তাসাহুদ কেন বলা হয় এর নামকরণ কেন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে পড়ছেন আত্মাহাত লিল্লাহসালাওয়াত বলেন আত্মাহাত পড়ি যেমন অনেকে বললে কিন্তু তাসাহুদ কেন বলছেন এর নাম এর কারণটা বাকি হ্যাঁ সাক্ষ্য দেওয়া এতে কি সাক্ষ্য দেওয়া আছে হ্যাঁ এই আত্মাহাতের শেষে দুটো শাহাদাত আছে দুটো বিষয়ের সাক্ষ্য প্রদান আছে আপনি আমি সাক্ষী দিয়ে থাকি আসাদু আল্লাহ ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দু বরাসুর আল্লাহ পাকের ওয়াহদানিয়াত একত্রের সাক্ষী দিয়ে থাকি আর মোহাম্মদ সাল্লামের রেসালাতের রসুল হওয়ার এবং তার বান্দা হওয়ার আল্লাহ পাকের শেষ বান্দা হওয়ার সাক্ষী দিয়ে থাকি এই জন্য এর নাম হচ্ছে তাসাহুদ তাসাহুদের জন্য যে বৈঠকটা করা হয় সেটা হচ্ছে তাসাহুদের বৈঠক জলসাত তাসাহুদ যখন রাসুল্লাহ তাসাহুদ পড়ার উদ্দেশ্যে বসতেন সে প্রথম তাসাহুদ হোক অথবা শেষ তাসাহুদ বা দ্বিতীয় তাসাহুদ হোক ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতেহিল উসরা বাম হাতকে বাম হ্যাঁ, হাঁটুর ওপর রাখতেন রুকবা মানে হচ্ছে হাঁটু হাঁটু কোনটা একটু দেখান হ্যাঁ হাঁটু পায়ের মাঝখানে যেটা হাড্ডি বা জোড় যেটা গ্রন্থি এটার নাম হচ্ছে হাঁটু রুকবা তো এই হাঁটুর ওপর রাখতেন তাহলে ওয়ালিউমনা আলাল ইউমনা আর ডান হাতকে ডান হাঁটুর ওপর রাখতেন তাহলে রানের ওপর রাখতেন না হাঁটুর ওপর রান থেকে শুরু করে হাঁটুর ওপর থাকতে হবে আসলে হাঁটুর যেটা মরিয়ে আছে হাঁটুর উপর থাকবে ওয়া আকাদা সালাসা ওয়া খামসিন এবং গিরা বাঁধতেন গ্রন্থি বাঁধতেন আকাদাই আকেদ মানে গিরা লাগানো তো গিরা বাঁধতেন কিসের সালাসা ও খামসিন তিরপান্নর তিরপান্নর গিরা বাঁধতেন এটা হচ্ছে আরবদের প্রাচীন হিসাবের পদ্ধতি তাদের আঙ্গুলে বেশ কিছু হিসাব আছে এই দেখবেন আজকাল অনেক আরবরা তসবি করে আমাদের মতো কিন্তু তসবি করে আমরা সহজ তসবি ও ঝামেলা লাগে আরবদের প্রাচীন গণা সেজন্য ওইভাবে সাহবাহিকেরা গণেছেন কিন্তু ওই গণনা আমাদের জন্য ঝামেলা আজকে আলেম সমাজের জন্য ঝামেলা আমরা ওস্তাদের কাছে যারা বৃদ্ধ ওস্তাদ কিতাব থেকে পড়ে এসে বুঝাইতেন যেগুলো আমাদের দেশে প্রচলন নেই সেজন্য মনে রাখা মুশকিল ওই এক গণনা আছে যে এই করলে এই করলে কত হয় আর এই করলে কত হয় একটা আঙ্গুলে যদি এইভাবে করেন তো কত হয় আর এইভাবে করলে কত হয় আবার দুইটা তিনটা কত হয় তো এক বড় ঝামেলার বিষয় যার ফলে সহজ আমাদের গণনা হচ্ছে তসবির হ্যাঁ সহজ সন্নতি গণনা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আর একটা গণনা হচ্ছে তসবির দানা নিয়ে যেটা সন্নতি গণনা নয় যারা গণনা মনে রাখতে পারে না বা জানেন না বয়স হয়ে গেছে বেশি বৃদ্ধ বুড়া বুড়ি মানুষ তাদের জন্য আমরা সেটাকে ঠিক মনে করি হয়তো তারা করতে পারে কিন্তু এইভাবে তসবি নিয়ে তসবি করা এটা সন্ন্যত নয় সন্ন্যতের খেলাফ কাজ নবিসাম বলেছেন তোমরা এ কেদনা বিল আনামেলি নবিসাম বিবিদেরকে একবার সম্বোধন করে বললেন তোমরা তোমাদের আঙ্গুলের জোড়গুলি দিয়ে তোমরা কি করিও তসবি করিও ফাইন্না হন্না মুস্তান্তে কাতুন মাসউলাতুন কারণ এই আঙ্গুলগুলি কথা বলবে কিয়ামতের দিনে আল্লাহর সামনে মুস্তান্তে কাত আঙ্গুলগুলিকে বলতে বলা হবে বরং বলবে বলা হয়নি মুস্তান্তে কাত সেগুলিকে বলতে বলা হবে আল্লাহ বলবেন বলো তোমাদের দ্বারা কি হয়েছে নেক আমল হয়েছে না বদামল হয়েছে তোমাদের দ্বারা নেকি হয়েছে না গুণা হয়েছে কারণ অনেকে হাত দিয়ে পাপ করেছে নেকি করেছো তোমরা না পাপ করেছো বলো এই তোমাদের হাতগুলিকে কি কাজে লাগিয়েছে মাসুলাত আর সেগুলিকে জিজ্ঞাসা করা হবে এই আঙ্গলগুলি জিজ্ঞাসিত হবে তাহলে এই দিয়ে তসবি করাই হচ্ছে সন্ন্যত তিরপান্নর গিরা বানতেন ও আশারা বে ইসবাই সাব্বাবা আর সাব্বাবা আঙ্গুল দিয়ে ইশারা করতেন সাব্বাবা আরবরা প্রাচীন যুগে এই আঙ্গুলটির নাম সাব্বাবা বলতো ইসলাম আসার পরে সাব্বাবা নামটি যেহেতু খুব ভালো নয় সেজন্য সেটাকে পরিবর্তন করে দিয়ে এর নাম করে দেওয়া হয় শাহাদাত সাব্বা ইয়াসুব্ব মানে গালি দেওয়া যখন মানুষ গালি গালাজ করে বা ঝগড়া তর্ক বিতর্ক করে তখন হাত দিয়ে ইশারা করে আঙ্গুল দিয়ে কোন আঙ্গুল দিয়ে কোন দেখেছেন যে আঙ্গুল দিয়ে লড়াই করে হ্যাঁ না এই আঙ্গুল দিয়ে লড়াই করে হ্যাঁ আবার আমাদের দেশে আবার এই আঙ্গুল দিয়ে লড়াই করে একটা আছে তাই না এটাও করে কখন তোকে কিছুই দেব না হ্যাঁ, তখন তো এটা আমাদের দেশীয় আর আরবরা প্রাচীন যুগ থেকে যখন ঝগড়া তর্ক করতো গালি গালা সাব্বা এসো মানে গালি দেওয়া ওই ওই জন্য নাম হয়ে গেছে সাব্বা বা আঙ্গুলের নাম দেখবো তোকে আচ্ছা তোকে শিখাবো এই যে তো জাহিলিয়াতের যুগের নাম ইসলামে পছন্দ করা হয়নি জাহিলাত যুগের ইসাব বাবা নামকে পরিবর্তন করে দেওয়া হয়েছে জাহিলাত যুগের মদিনার নাম ছিল ইয়াসরে পছন্দ করা হয়নি এজন্য এখন ইয়াসরুম বলা ঠিক নয় মদিনা বলেন নবী সাল্লাম আসার পরে তার নাম চেঞ্জ হয়ে গেছে নবী সাল হিজরতের পূর্বে মদিনার নাম মদিনা ছিল না ইয়াসরেফ ছিল কেউ জানতো না যে এই শহরের নাম মদিনা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে তাহলে ইশারা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাহ মুসলিম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন অফি রেওয়ায়তিল্লাহ সেই মুসলিমের আর একটি বর্ণনায় বাড়তি আছে ওয়াকাফাদা আসা বিয়াহকুল্লাহ সবগুলি আঙ্গুলকে মরিয়ে নিলেন ও আশারা বিল্লাতি তালিল এভাম এবং ইশারা করলেন সেই আঙ্গুল দিয়ে যেটি বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলের পাশে রয়েছে ইভাম মানে হচ্ছে এই আঙ্গুল বৃদ্ধা হ্যাঁ ওর পাশে কোন আঙ্গুলটি রয়েছে শাহাদাতের আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন তাহলে ইশারা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলির নাম জানা আছে হ্যাঁ এভাম নাম হয়ে গেল এটার নাম আর এটার নাম সাব্বাবা ছিল নাম বদলে দিয়ে শাহাদাত করা শাহাদাত হইল আর হ্যাঁ ওস্তা মাসাল আর হ্যাঁ বিনসার বা বিনসির বনসুর তিন রকম পড়া যায় হ্যাঁ আরো বেশি পড়া যায় হ্যাঁ? আর খেনসের বা খেনসার বা খেনসুর খুনসুর সব রকম চলবে খেনসের বা খেনসার বলে তো খেনসার বেনসার ওস্তা শাহাদাত আর এভাম এই হাদিসে রয়েছে যে তিরপান্নর গিরা বাঁধলেন তাহলে তিরপান্নর গিরাটা কোনখানে হয় এটা বোঝার বিষয় রয়েছে তাই না তাসাহতে বসলে ডান হাত ডান হাঁটুতে রাখতে হবে বাম হাত হাঁটুতে রাখতে হবে এটা বুঝলাম এখন এই বাধার তরিকাটা কেমন ছিল ভাষ্যকাররা যেমন করে বলেছেন সেভাবে বলি আপনারা করেন কেমন করে দু এক ভাই দেখান তো দেখি হাতটা না আঙ্গুলগুলি মরান কিভাবে একজন দেখাবে খুব না ভাই না সহি হয় না এই দুটোকে মরাতে হবে ঠিক আছে এই দুটোকে মরাইতে হবে আর এটা দিয়ে এই গোলাকার করতে হালাকা করতে হালাকা মানে গোলাকার করা গোলাকার করতে হবে আর এটা দিয়ে ইশারা করতে হবে এই দুটো মরানো আর এটাতে ইশারা এর নাম হচ্ছে তিরপান্ন বুঝছেন হ্যাঁ এর নাম হচ্ছে তিরপান্না আর একটা তরিকা আছে যা কিছু ওলামারা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে তিরপান্ন হচ্ছে এইরকম তারা বলছে তিন এইরকম তিন হইল আর এটা হচ্ছে পঞ্চাশ যে তিরপান্ন তাদের কাছে এটা একটা ব্যাখ্যা কিছু কিছু অলমাদের তাহলে তিরপান্ন হয় এইরকম এইরকম করে তিনটাকে মরিয়ে থাকবেন আর এই আঙ্গুলটা বৃদ্ধা আঙ্গুলের শেষ ভাগটা বা অগ্রভাগটাকে রাখবেন এখানে তাহলে তিরপান্ন হবে হ্যাঁ? আর গোলাকার গোলাকার করা দুটো মোড়াবেন আর এটাকে তো ইশারা করার জন্য খাড়া রাখবেন আর এটাকে এই দুটোকে তাহলে এই যে যেটা উস্তা মধ্যমা এটাকে আর এই ঘাম যেটা বৃদ্ধ আঙ্গুলকে হালাকা বানাবেন গোলাকার বানাবেন এটা প্রসিদ্ধ এমাম আহমদ বিন হাম্বাল অন্যান্যরা এটাকে পছন্দ করেছেন পক্ষান্তরে সওয়াফেরা বলেছেন এইভাবে এইভাবে বলছেন যে দুই হাতের অবস্থা কেমন থাকবে তাসাহুদের অবস্থায় ফালিউসরা আলা ফাখেজের ইউসরা বাম হাতকে বাম রানের ওপর রাখবেন কিন্তু হাঁটু সহ ডান হাত ডান হাতকে তরিকাটা কেমন হবে আর বিনসির আর ইয়াক মানে মরিয়ে নেবেন উস্তা মাল এভাম আর মধ্যমা উস্তাকে এভামের সাথে হালাকা বানাবে গোলাকার বানাবে যেটা বললাম আর শাহাদাতের আঙ্গুলকে আপন অবস্থায় রেখে দিবে হ্যাঁ এইটা রাখতে গিয়ে অনেকে ভুল করে কেউ তো একেবারে এরকম করে থাকে একেবারে মনে হচ্ছে যে গান ফিট করে আছে এইভাবে খাড়া করেন না এটা সন্ন্যতের খেলাফ আর কেউ একেবারে নর্মাল রেখে দেয় এরকম না অলমারা এর সেফাত সম্পর্কে গুণ সম্পর্কে বলছেন সেটাকে একটু ঝুঁকিয়ে রাখবে হ্যাঁ, এনহেনা ঝুঁক রুকুতে যেমন ঝুঁকা ওই রকম ঝুঁকিয়ে রাখবে এইরকম করেও নয় আর একেবারে ফেল না আর ইশারা করবে ইশারা কতবার করবে বা কোন জায়গায় করবে এই বিষয়টাই মতনৈক্য রয়েছে এটাও ইনশাআল্লাহ তালা আপনাদের সামনে পেশ করবে ইশারা এই আঙ্গুল দিয়ে প্রস্তুত হবে ইশারা করার জন্য বিত্তৌহিদ আল্লাহর এবং আল্লাহর বড়ত্ব আলু আলু আল্লাহর বড়ত্ব ঘোষণার উদ্দেশ্যে এই তরিকাটাকে এই পদ্ধতিটাকে হিসাবের পরিভাষায় আরবদের হিসাবের পরিভাষায় সেটাও কাদিমান প্রাচীন হিসাব মানে আরবরা যখন মাদ্রাসায় স্কুল কলেজ কিছু ছিল না হ্যাঁ যখন পড়াশোনা লোকই পাওয়া যেত না হাতে গনা কয়েকজন গোটা মাক্কায় হাতের আঙ্গুলে গনা যেত চার পাঁচজন লোক হয়তো লিখতে জানার পড়তে জানে সেই জামানায় সালাসা খামসিন বলা হইতো তো সালাসা খামসিন আবার দেখান কেউ দেখান তো দেখি হ্যাঁ আব্দুর সাহেব দুটো আঙ্গুল মোড়ান তিনটে মোড়িয়ে দিলেন যে দুটো মোড়ান হ্যাঁ আর এ গোলাকার করেন দুটো আঙ্গুল মরিয়ে দিয়ে গোলাকার করেন আমি এটাই করি গোলাকার এটা বেশি শুদ্ধ আর আর একটি রেওয়ায়তে যে পড়লেন মুসলিমের ওটাকে সে কি আছে ওয়াকাবাজা আসাবি আহকুল্লাহ সবগুলি আঙ্গুলিকে মরিয়ে নিলেন সবগুলি বলতে এই কারণ এটা তো মরানো যাবে না এটা ইশারা করবেন তাহলে তিনটা মোড়ার কথা বলতে চাইছে তিনটা মরিয়ে নিলেন আর এটা দিয়ে ইশারা করতেন তাই এই জন্য দ্বিতীয় তরিকাটা ওইটাই বলতে চেয়েছে বলছে আর রেওয়ায়তুল ওখরাফিল হাদিস হাদিসের দ্বিতীয় বর্ণনা হচ্ছে আন্নাল মুস্তাহাব মুস্তাহাব হচ্ছে ওয়াকাবুল আসাবিউল আরবাকুল্লাহা লিলিয়া দিলুমনা ডান হাতের সবগুলি মরিয়ে নেওয়া হ্যাঁ বলে এটাও চলে আসলো মরে এখানে ইশারা বিশ্বাস বাবা আর ইশারা করা চারটে মরিয়ে না মানে তিনটা এভাবে মরেলেন আর এটাও মরলো এইভাবে আর ইশারা করা সাব্বাবা বা শাহাদতের আঙ্গুল দিয়ে তাহলে দুটো তরিকা এই তরিকা তো করতে পারেন যেমন মুসলিমের শেষ বর্ণনা দিয়ে বোঝা গেল সিফাতানে মশরু আতানে বলছেন এই দুটি পদ্ধতি হচ্ছে দুই হাত রাখার তাসাহুদের অবস্থায় শরীয় সম্মত কেমন জাফি হাজাল হাদিস যেমন এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো তাহলে এইভাবে ছেড়ে রাখবেন না রেখে দিলেন পুরা না এরকম না মুসলিমের আরেকটি রেবায়ত রয়েছে কারণ জালাসাফিসলা নামাজে যখন বসতেন ওয়াদা কাফাহুল ইমান জালাসাফিসলা নামাজে বসতেন নামাজে মানে তাসা হতে বসতেন দুই সিজার মাঝখানে বসাকে উদ্দেশ্য করা হয় কারণ যেটা স্পষ্ট আছে স্পষ্ট হাদিস দিয়ে তার ব্যাখ্যা করতে হবে আরেকটি হাদিস রয়েছে যখন তাসাহদের জন্য বসতেন তাহলে কেউ যেন এরকম না করে যে দুই সিজদার মাঝখানে যখনই বসলো তখনই এরকম করে নিল না এটা নয় তখন সাধারণভাবে হাত থাকবে প্রাণের উপর রসুল্লাহাম যখন নামাজে বসতেন মানে তাসাহদে বসতেন ওয়াদা কাফাহল ইউমনা আলা ফাখেরিহিল ইউমনা ডান হাতকে ডান রানের উপর রাখতেন এখানে রান বলা হয়েছে আর ওটাতে বলা হয়েছে রুকবা তাহলে দুটোর সমন্বয় এই জন্য বলেছি যে রান থেকে শুরু হবে আর আপনার হাঁটুর উপর থাকবে ওয়াকাবাজা আসা জাহকুল্লাহ সবগুলি আঙ্গুলিকে মরিয়ান ওয়া আশারা বি ইসবাহি আল্লাতিল এভাম এভাম বৃদ্ধা আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন ইশারা করতেন ইশারা করতেন এখন সেই ইখতলাফ বা অলমাদের মতামতগুলি পেশ করি যে এই ইশারাটা কোথায় হইতে হবে একবার হইতে হবে না একাধিকবার হইতে হবে ভাষ্যকার বলছেন ওয়াক্তালাফাল আইম্মাতু আতবা ওহম হাল এমামগণ এবং তাদের অনুসারীরা মতবিরোধ করেছেন ওই অবস্থা সম্পর্কে আল্লাতি ইউস্তাহাব ফিহাল ইশারা যেই সময় ইশারা করা মুস্তাহাব তাহলে ইশারার বিষয়টি ফরজ অজেব নয় কি মোস্তাহ মানে ভালো আঙ্গুল দিয়ে ইশারা কর কোন আঙ্গুল দিয়ে বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে হানফিরা বলছেন নাম ধরে বলবো না বিনা নামে বলবো বলতে হবে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যারা শরিয়া বিভাগে পড়াশোনা করে মানে ফেকার স্পেশালিস্ট তাদেরকে নাম ধরে ধরে পড়ানো হয় যে অমুক এমাম এই বলেছেন অমুক মজাহ এই বলেছে অমুক মজাহ এই রয়েছে অমুক মজাহ রয়েছে আর অন্যান্য যে ফ্যাকাল্টি গুলো রয়েছে যেমন কুলিয়তুল হাদিস হাদিস বিভাগ তারপরে দাওয়া বিভাগ ইতিহাস বিভাগ ভাষা বিভাগ ওগুলো তো সরিয়ে পড়া হচ্ছে বা ফেকি মাসলা মাসাইল পড়া হচ্ছে তো হাদিস বিভাগে আমরা যে পড়তাম তাতে ফিকি মাসলা মাসাইল ক্ষেত্রে নাম বলা হইতো না কারণ নাম নিয়ে আমাদের কাম নেই নাম বললে অনেক সময় এই নাম বলাটা গুমরাহির কারণ হয়ে যায় কি বুঝলেন আমার যদি অন্ধভক্ত হন আল্লাহ না করে আমার কোন অন্ধভক্ত হয় কেমন পর্যন্ত না এখন হয় না পরে কিন্তু কেউ যদি এরকম ভক্ত হয় তখন আমার পক্ষ থেকে খাম খামি ভুল করেছি তারপর আমার পক্ষ থেকে তরফদারি করার চেষ্টা করবে ঠিক না যেটা ভুল আসলে তো যখনই নাম বলে দেওয়া হবে তখনই এটা তো আমাদের অংশ তো আমাদের মজহাবের ফতোয়া তাহলে এইটাই নিতে হবে সহি হোক অথবা ভুল নাও হোক হয়তো অত দলিল মজবুত নাই তারপরে আমাদের তো দলিল আছে মজবুত না হলে কি ওটা স্বীকারই করবে না ওইটাই মজবুত তখন হয়ে যাবে হ্যাঁ যার ফলে হাদিস বিভাগে বা অন্যান্য বিভাগগুলি পড়াইতে গিয়ে নাম বলা হয় না বলা হয় এই বিষয়ে চারটি মত আছে একটি মত হচ্ছে এই আল কাউলুল আউ্ল প্রথম মত হচ্ছে এই দ্বিতীয় মত এই তৃতীয় মত এই চতুর্থ মত এই প্রথম মতের দলিল এই দ্বিতীয় মতের দলিল এই তৃতীয় মতের দলিল এই যুক্তি এই চতুর্থ মতের দলিল প্রমাণ এই বা যুক্তি এই আর এর মধ্যে সহি হাদিসের আলোকে বা দলিলের আলোকে এটা বেশি ঠিক যেটা ঠিক হবে সেটাই কখন এম সাফির মত ঠিক হলো কখন এম আবু হানিফার মতটা বেশি ঠিক হলো কখন এমাম মালিকেরটা বেশি মজবুত হলো কখন এম আহমদ বিন আহমদের ঠিক হলো রহমতুল্লাহ আলী মাজমাই বুঝলেন তখন আর কিন্তু ওই মজহাবি গোড়ামির রোগ ধরবেন না সাফেইকে সাফি মজাহের গোড়ামির রোগ ধরবে না হানাফি ভাইকে হানাফি গোড়ামি রোগ ধরবে না মালিকিকে মালিকী মজাহের গোড়ামির রোগ ধরবে না হাম্বেলিকে হামবেলি মজাহ গোড়ামির রোগ ধরবে তাই না সবাই কোরআন হাদিস মানতে চায় যেটা কোরআন হাদিসের আলোকে সহি সেটাই মানতে চাই ঠিক না হ্যাঁ আল্লাহ সবার শ্রদ্ধা করি সমস্ত আইমার ভাবে শ্রদ্ধা করি কিন্তু যেটা বেশি সহি সেটা মানতে চাই একমত কিনা আস্তে করে বললেন এই জন্য হাদিস বিভাগে যারা পড়াশোনা করে তারা কোরআন এবং হাদিস যদিও হয়তো ছিল মজাবি গোড়ামিতে ইন্ডোনেশিয়া থেকে এসছে মালয়েশিয়া থেকে এসছে সাফি হয়ে আফ্রিকা থেকে এসে আমাদের সাথে পড়াশোনা করেছে আমার পাঁচটা সাতটা বা আট দশটা সাথে ছিল যারা ছিল আফ্রিকার মালিকই ছিল কেউ ভারত উপমহাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে যারা এসছে অনেকে হানাফি হয়েছে কেউ হাম্বেলি হয়ে যদি যদিও হাম্বেলিদের মধ্যে মজাবি গোড়ামিটা অনেক কম তুলনামূলক তো দলিল প্রমাণ এইভাবে পড়ার কারণে তারা কোরআন সোনান অনুসারী হয়ে যেত নামকে অস্তে এসছে বংশে কেউ কোন সাফি বংশ থেকে এসছে কেউ এসছে আপনার মালিকী বংশ থেকে কেউ হাম্বেলি বংশ থেকে কেউ হানাফি বংশ থেকে কিন্তু কোরআন এবং হাদিস এইভাবে পড়ার কারণে মোদিনী কোরআন সন্না মানার মন মানসিকতা তৈরি হয়ে যায় অধিকাংশ ছেলেদের ছাত্রদের আর ওইভাবে প্রোডাকশন হয় কোরআন এবং হাদিস প্রাধান্য দিতে হবে কারণ আল্লাহ পাক যা নাজেল করেছেন তার অনুসরণ করতে বলেছেন ইত্তাবি মাউন জেলা এলাইকুমের রব্বেকুম হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন সন্না মানা ফরজ করেছেন আল্লাহ এবং তার রসুলের কথা মানা ফরজ করেছেন আমার আপনার কথা মানা ফরজ করেনি যদি কোরআন হাদিসের অনুকূলে না হয় আমরা চারজন পাঁচজন পাঁচ রকম কথা বললাম তার মধ্যে একটা কথা কোরআন হাদিসের কাছাকাছি ওইটা মানা ফরজ বাকিগুলো মানা ফরজ নাই তাহলে চার ফরজ নাই একটা ফরজ কোনটা ফরজ হ্যাঁ কোনটা ফরজ ইন্ডোনেশিয়া বা কেরালার লোক হলে বলছে সাফি মজাম্মানা ফরজ আফ্রিকার লোক হলে কি বলবে মালিক মজাম্মানা ফরজ হাত ছেড়ে নামাজ পড়তে হবে তাই না না এটা মানা ফরজ না কোনটা মানা ফরজ কোরআন এবং হাদিস মানা ফরজ আল্লাহ এবং রসুলের কথাই হচ্ছে ওহি কোরআন হাদিস হচ্ছে ওহি ওহি মানা ফরজ ইত্তাবে মায়ুহা এলেইকা মির রব্বিকা সুফহান আল্লাহ কোরআন করিমে সমস্ত সমাধান মজুদ আছে ইত্তাবে হে নবী তুমি অনুসরণ করো ওই বিষয়ের মা ইউহা যা ওয়াহি হচ্ছে এলেইকা তোমার ওপর মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা ওই হচ্ছে তার অনুসরণ করা নবীর ওপর ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ প্রত্যেক মানুষের জন্য ফরজ তো প্রথম মত হচ্ছে যে ইশারা করবে ইন্দা কলিফি তাসাহুদ যখন তাসাহুদ বলবে লাহ তখন ইশারা করবে আসাদু পরে যে আল্লাহ ইলাহ যখন লাহ ইলাহ বলছে তখন কি করবে ইশারা তাহলে দাদার কাছে একবার ইশারা প্রথম বক্তব্য হচ্ছে প্রথম মত হচ্ছে একবার ইশারা আর সেটা লাহিল্লাহর সময় কেন যুক্তি বলছে যে যা লেখা ইন্দা ইসবাতিল এলাহিয়া আল্লাহ পাকের অলুহিয়াত যখন সাব্যস্ত করলাম লাহ কোন মাবুদ ইল্লাহ আল্লাহ ছাড়া তখন ইশারা হাতের আঙ্গুল ইশারা করলাম যে হ্যাঁ এক আল্লাহ এটা যুক্তি ওয়ানাফি আম্মা সেওয়া আর এই অলুহিয়াত আল্লাহ ছাড়া কার মধ্যে নেই এই আর কি এছাড়া বলছেন যে হাদিস ইবিন জুবাইর সেই মুসলিমের রয়েছে আবদুল্লাহ বিন জুবাইর যে আল্লাহ ইখতাসার আল্লাহ ইশারার বিশ্বাম্মা যেখানে একবার ইশারার কথা রয়েছে আর এক দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাহ হচ্ছে তাহরিকা সাব্বাবাতে তাহরিকান ওয়াসাতান দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাহ হচ্ছে যে এই শাহাদাতের আঙ্গুল দিয়ে কন্টিনিউ ইশারা করা ইশারা করতে থাকা ইশারা করা হরকত করা নাই অন্য হরকত করা ওলাই হারে হরকত করতেন না নড়াইতেন না তার মানে এইরকম করতেন না তাহলে কেউ এইরকম করবেন না এটা হচ্ছে হরকত করা আর ইশারা হচ্ছে এটা হ্যাঁ ইশারা তো এশারা করতে থাকবে কন্টিনিউ তাহরিক মধ্যম পন্থায় মানে এরকম নাই একবার আর একবার করলেন থেকে গেল আর এক মিনিট দুই মিনিট তারপর আর একবার না মধ্যম মধ্যম পন্থায় ইশারা করবেন খুব জোরে জোরে নাই আর একেবারে কম নয় ওয়াকুন মিন আউ্বালি তাসাহদ এল আখেরিহি আর তাসাহদের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইশারা হবে অদলিল আহম তাদের দলিল হচ্ছে হাদিস ওয়াইল বিন হুজুর ওয়াইল বিন হজুরের হাদিস কাল রাই তো রাসুল আল্লাহাম আমি রাসুল উল্লাহামকে দেখেছি কাবাদা ইসনাইন আমিন আসাবি দুটো আঙ্গুল মোড়ালেন তাহলে এই প্রথম তরিকে যেটা হাল্লাকা তান আর গোলাকার করলেন গোলাকার হালকা হালাকা বানালেন কোনটা হালাকা এই দুটো আঙ্গুল মোড়ানো হলো আর এই গোলাকার হলো মধ্যমা আর আঙ্গুল দিয়ে সুম্মা রাফা ইসবা আহু তারপরে নিজের আঙ্গুলটা উঠালেন ভালো করে শুনে রাখেন তারপর নবিসামকে আমি দেখেছি তিনি এটাকে হিলাচ্ছিলেন আর তা দিয়ে দোয়া করছিলেন কি করছিলেন তা দিয়ে বিহা জবানেও দোয়া করছিলেন আর হাতের আঙ্গুল দিয়েও দোয়া করছিলেন একজন মমিন বান্দার যেমন জবান বাকশক্তি এবাদত বন্দী করে দোয়া করে তেমনি তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবাদত বন্দি করে দোয়া করে ইহাদিস প্রমাণ করে না হ্যাঁ।, হ্যাঁ দেখেন নামাজ এমন একটা এবাদত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কিন্তু নামাজ অংশ নেই কখন আঙ্গুলগুলো মোড়াচ্ছে কখনো সোজা হচ্ছে কখনো পায়ের আঙ্গুল খাড়া হচ্ছে কখনো এইভাবে হচ্ছে কখনো ওর চাপ পড়ছে তাহলে তো হাতের পায়ের আঙ্গুল যতগুলি জোর আছে সবগুলি অংশ নিচ্ছে হ্যাঁ ভিতর কলব থেকে শুরু করে হ্যাঁ মস্তিষ্ক জবান সুহান অংশ নিচ্ছে হাত উঠালেন যে রফুলিয়া দেন এবাদত অংশ নিল হাত আপনার নামাজে নামাজ সলাতের মতো সুন্দর এবাদত আর কোন এবাদত নেই সবচেয়ে সুন্দর এবাদত এবং সবচেয়ে আপনার জীবনের ব্যাপক এবাদত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গকে সামিল এই হচ্ছে সালাত তাহলে এই নামাজ ছাড়া কি আর মুসলিম হওয়া যায় অসম্ভব কথা এই জন্য সালাফে সালেহীন নবিসামের জামানায় সাহাবাইকেরামদের জামানায় তাবে ইনতাবা তামেহিন জামানায় এই রকমের কোনো কল্পনা ছিল না যে মুসলিম আবার নামাজ পড়ে না মুসলিম আবার মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না এটা জানত না জালেম খুনি তারপরে নামাজ শুধু পড়তো না নামাজ এমামতিও করতো জানেন এরকম না জানেন না তার মধ্যে একজনের নাম বলেন হাজ্জাজ বিন ইউসুফ তাবেই জালেম ওর মতো জালেম মনে হয় ইসলামের ইতিহাসে কম হয়েছে হ্যাঁ অমুসলিমদের ইতিহাসে আছে হিটলার আছে স্টালিন আছে বড় বড় জালেম আছে তাদের বড় বড় খুনি আছে তাদের বড় বড় সন্ত্রাস এসে তাদের মধ্যে কিন্তু মুসলিম ওম্মাতে বিশেষ করে স্বর্ণযুগের মধ্যে তাবেন তাবা তাবেনের জামানায় সাহাবাইকার অসংখ্য সাহাবাইকার মজুদ এত বড় জালেম এক লাখ বিশ হাজার মানুষকে ধরে বন্দি করে মেরেছে আর এমনি যুদ্ধের ময়দানে মেরেছে মুসলিম এগুলো মুসলিম এগুলো কোন অমুসলিম না এইরকম জালেম নবী সালামের ভবিষ্যৎ বাণী ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম সম্পর্কে সাকিফ গোত্রের যে আমার মতে একজন ধ্বংসাত্মক ব্যক্তি ধ্বংসকারী ব্যক্তি মুবির জন্ম নেবে আর তার সম্পর্কে কারণ তারা জানত যে জালেম হলে খুনি হলেও মুসলিম থাকো কাফের হয়ে যাব না কিন্তু নামাজ না পড়লে ইসলামই থাকবে না তার নামাজের কত গুরুত্ব এর মানে এই নয় যে কাউকে খুন করা হালকা বিষয় হালকা বিষয় নেই কঠোর শাস্তি আল্লাহ চিরকালের শাস্তির কথা বলেছেন এটাই এটাই হচ্ছে তার আসল শাস্তি কিন্তু আল্লাহ পাক চিরকাল না দিয়ে হয়তো দীর্ঘকাল দিবেন যদি ইমান ঠিক থাকে তহিদ ঠিক থাকে খুনিকে কিন্তু তাহলে বোঝা গেল যে জেনা খুন করা বহু বড় বড় যেগুলো পাপ রয়েছে সব পাপের চাইতে বড় পাপ হচ্ছে নামাজ ছাড়া নামাজ ছাড়া সুতরাং কোন মুসলিম হালকা মনে করবেন না যে একটা অক্ত ছাড়লাম শুধু ফজরটাই তো পড়ি না একটা অর্থ তো এই সূর্য ওঠার পর পড়ছি বাকিটা তো ঠিক টাইমেই পড়ছি এত হালকা বিষয় মনে করবেন না কেমতের দিন বড়ই লাঞ্ছিত অপদস্ত হবেন তখন আর সংশোধনের কোন সুযোগ থাকবে না কোন সংশোধনের সুযোগ থাকবে না প্রথম হিসাব কিসের হবে নামাজের হবে প্রথম হিসাব মুসলিমের নামাজের হিসাব মুসলিমের অমুসলিমের তো হয়ে গেল মুসলিম অমুসলিম ভাগ হয়ে গেল হ্যাঁ মুসলিম কাফের ভাগ হয়ে গেল তারপরে মুসলিমের প্রথম হিসাব হবে আবু দাউদের হাদিস সাই হাদিস আর প্রথম বিচার হবে কিসের বলতে পারে মানুষের মাঝে একজন মানুষের আর একজন মানুষের বান্দার হকের ক্ষেত্রে প্রথম বিচার হবে হিসাব আর বিচার হিসাব হবে প্রথম কিসের নামাজের হিসাব হবে আর বিচার হবে কিসের খুনের সুতরাং কোন মুসলিমের কোন মুসলিম গুনাগার ফাসেক মুসলিমও যদি হয় কোন মুসলিমের রক্তের সাথে সামান্যতম যেন আপনার সম্পর্ক না থাকে আপনি ইশারা ইঙ্গিতে তাকে মারিয়েছেন হ্যাঁ আপনি মারাননি তবে ইশারা ইঙ্গিত করেছেন দে মেরে দে আরে কি হবে আরে এমন কি আছে মুসলিম নাকি হ্যাঁ? একটু আপনার মতের সাথে মিল না থাকলে আপনার বিরুদ্ধে হইলে আপনার বিরুদ্ধে বেরোলে মারে এত সোজা নয় মুসলিমের রক্ত সুহান কেয়ামতের দিনে এই দুটো হিসাবের কথা সবসময় মনে রাখবেন তাহলে নাজাত পাবে কি বলছিলাম যে মুসলিমের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সালাত অবস্থায় নামাজের অবস্থায় কি করে এবাদতে নিয়োজিত থাকে আমি দেখলাম যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই আঙ্গুলটিকে কি করছিলেন নড়াচ্ছিলেন বেহা এবং তার দ্বারা দোয়া করছিলেন বেহা মানে তা দিয়ে দোয়া করছিলেন জবানে যেমন দোয়া তেমনি এই হাতের আঙ্গুল দিয়ে দোয়া সুতরাং এক শ্রেণীর লোকদেরকে সাবধান করছি যারা যখন দেখে পাশে কোন লোককে বা কোন মুসল্লি সম্পর্কে যে এরা হিলায় তখন ওদেরকে ঠাট্টা করে লোকটি দোয়া করছে আঙ্গুল দিয়ে আর আপনি ঠাট্টা করছেন কত বড় অপরাধ করলেন এটা সেই ব্যক্তিকে ঠাট্টা করলেন না দিনকে ঠাট্টা করলেন দিনকে ঠাট্টা করা কত বড় অপরাধ জানেন কি কুফরি কাজ দিনকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে কুফরি কাজ সে কাফের হবে না হবে সেটা পরের কথা কুফুরি কাজ এটা কুফুরি কাজ আর কাফের হয়ে গেল দুটো পার্থক্য আছে কাফের কখন হবে জানলো বিষয়টি জানার পরেও সে অবজ্ঞা করলো হ্যাঁ তখন হবে কিন্তু অজ্ঞতা আছে বিষয়টি জানে না যে আমি একটা লোক টাকার উপরে কাপড় আছে এটা দিন ওই ব্যক্তিকে ঠাট্টা করছেন না আপনি সে ইসলাম পালন করছে সে নাম থেকে বাঁচছে আরে অভদ্রকতা আরে কি করো তুমি টাকনার উপরে কাপড় কাপড়টাই পড়তে জানলে না আপনি তাকে ঠাট্টা করলেন আপনি দিনকে ঠাট্টা করলেন এটা কুফুরি কাজ বড় কুফুরি আপনার যদি অজ্ঞতা না থাকে এই বিষয়ে হাদিস জানা থাকে দিন জানা থাকে তারপরে করেন তাহলে কাফের কাফের হয়ে যাওয়ার জন্য কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে ওগুলো যদি বাধাও নেই আর শর্ত আপনার সব পুরা আছে তাহলে কাফের হয়ে যাবে আর না হলে কুফুরি করল এজন্য আমরা আলোচনাতে বলি যে এটি হচ্ছে সিরকি কাজ এ সিরিক করল কুফুরি করল যে কাফের মুশেক না ওঠার জন্য আলাদা আরো চিন্তা করতে হবে যে এই শর্তগুলি কন্ডিশনগুলি পুরা হয়েছে কিনা তারপরে যে শির্ক মুশ্রেক আর কাফের হওয়ার জন্য যে বাধা ছিল বাধাগুলি তার দূর হয়েছে কিনা জি হ্যাঁ খুব সংক্ষেপে বিষয়টি বললাম এর উপরে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে আরো বুঝার জন্য এই জন্য এই কাফের বলে ফতুয়াবাজি করা এত ডাল ভাত নাই মুশ্রেক বলে ফতুয়াবাজি করা ডাল ভাত না আপনার দল করে না হ্যাঁ আপনার মতের সাথে মিল হয় না আর এরা কি মুসলমান নাকি কাফের ঢালা না এইরকম বিপজ্জনক কথা এটা নিজেই হয়তো কাফের হয়ে যাবেন অপরকে কাফের বলতে এই জন্য কুফুরি কাজ দিন সম্পর্কে ঠাট্টা করবে কুফুরি কাজ আল্লাহ বলছেন যে কুল আবিল্লাহ ও কুন্তুম তোমরা আল্লাহকে নিয়ে আর রসুলকে নিয়ে আর আল্লাহর আয়াত বিধানকে নিয়ে ঠাট্টা করো লা তোমাদের কোনো ওজোর চলবে না তাদ কাফার তুম বাদা ইমানিকুম সুরা তবাই আল্লাহাক বলছেন তোমরা কুফুরি করেছ কাফের হয়ে গেছো তোমাদের ইমানের পরে তাহলে আল্লাহকে নিয়ে ঠাট্টা করা আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা করা আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করা দিনের কোন বিধান একটি হুকুম হাকামকে নিয়ে ঠাট্টা মজাক করা যে হুকুম হাকাম পালন করছে সেই জন্য ঠাট্টা করা বোরকা নিয়ে ঠাট্টা মজাক করা কুফরি কাজ আর কুফরি কাজ করলে কাফের কখন হবে সেটা তখন অলমারা সিদ্ধান্ত দেবে সেটা সাধারণ লোকেদের কাজ না মুসিনাদ আহমদের হাদিস নাসাইর হাদিস তো ইশারা করে দোয়া করা যে প্রমাণিত এটা সহি হাদিস মুসনাদ আহমদে আছে আর নাসাইদ আছে নাসাইদ হাদিস নম্বর হচ্ছে আটশো উনানব্বই তৃতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে ইশারা করা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইন্দাল হামজাতে মিন কৌলি ইল্লাহ কোনখানে ইল্লাহ যে হামজা শুরু হচ্ছে মানে ইল্লাল্লাহ যখন বলছে তখন ইশারা করবে শুধু এটা হচ্ছে তৃতীয় মত যুক্তি বলছে তৌহিদ কারণ ইল্লাল্লাহ এটা হচ্ছে তৌহিদ তৌহিদের ক্ষেত্র সুতরাং ওই তৌহিদের সময় আমার আঙ্গুল দিয়ে আমি ইশারা করলাম ফাইজমা ফিজালিকা বেনাল কৌলি ওয়াল ফেলে যেন কথা ইল্লাল্লাহ যেমন বলছে আর কাজ এই দুটো দিয়ে তৌহিদের ঘোষণা করছে তারা ইশারাটাকে যে ইশারা শব্দগুলি হাদিস এসছে মুসলিমে ওই একই হাদিস ওয়াসার বিসমাই আল্লাতি তালিল ইবহাম বৃদ্ধার আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করলেন ইশারা মানে তারা একবার করে নিয়েছে কিন্তু ওই হাদিস যে হাদিসটি আচ্ছা চার নম্বর মতটি বলে দিই চার নম্বর মত হচ্ছে ইস্তেহবাবুল ইশারাতে বিসাবাতে ফিতাশাহদ ফিকুল্লে মার্রাতিন ইন্দা জিক্রে লাফজে আল্লাহ মুনাবেহান আলা তৌহিদ ওয়ালা ইহারিকুহা বলছে যে শাহাদাতের আঙ্গুল দিয়ে তাসাহদ ইশারা করা মুস্তাহাব কখন যখন যখন আল্লাহর নাম বা গুণবাচক নাম আসবে যেমন আত্মাহিয়াত লিল্লা আসসালাম আলাইকুম আইয়ান আল্লাহর নাম যখন যখন আসবে হু আল্লাহর দিকে ইশারা হচ্ছে আসসালাম আলাইনা ওয়া আলা তাদের কাছেও বেশ কয়েকবার ইশারা আছে কিন্তু তারা বলছে যে শুধু আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ বা চোখের নাম যখন আসবে তখন ইশারা করবে তৌহিদের ঘোষণার উদ্দেশ্যে কয়টি মত হলো একটা হলো যে কি প্রথমটা কি বললাম লাইলাহিল্লাহ বলার সময় দ্বিতীয় বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেই থাকবে আর তৃতীয় বললাম যে ইল্লাল্লাহর সময় আর চতুর্থ হচ্ছে যখন যখন আল্লাহ পাকের নাম অথবা গুণাবলী আসবে তখন কি করতে হবে রসুল্লাহ সাল্লামের হাদিস যে রসুল্লাহ ইশারা করতেন কানা শব্দটি ওই হাদিসগুলিতে এসছে এতে থেকে বোঝা যায় যে ইশারাটা কন্টিনিউ হতো কানা যদি আসে তো ইস্তেমরার বুঝায় মাঝি ইস্তেমরারই বুঝায় তো এই জন্য ইশারাটা কন্টিনিউ হইতো এটাই উচিত না হলে কমের পক্ষে কয়েকবার করে ইশারা করেন যখন যখন আল্লাহ পাকের নাম গুণাবলী আসছে তখন ইশারা করেন এর আমল করেন আর এই বিষয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না বসার বিষয়টি তাসাহুদে বসবেন কেমন করে প্রথম তাসাহুদে কেমন করে বসবেন না দ্বিতীয় তাসাহুদে কেমন করে বসবেন দুটোই একই রকম না দুই তাসাহুদে বসায় পার্থক্য আছে পার্থক্য আছে এর কিন্তু একটাই মত না মানুষ ওল আমাদের ইখতলাফ রয়েছে এক দল বলছেন যে মুস্তাহাব হচ্ছে যে দুই তাসাহুদে তাওয়ার করে বসবে আন্নাল মুস্তাহাব আইয়াজলিসা মুতাওয়ার রেখান তাবারুক করে মানে নিতম্বে নিতম্ব মাটিতে রেখে নিতম্বে ভর দিয়ে মানে নিতম্ব মাটিতে রেখে বসা একটু বসে দেখান দেখি আব্দুর রব্বাই মানে বসে আছেন আব্দুর রব্বাই ওইটাকে একটু ঠিক করে দিলে হয় <laughs> বসে আছেন কিন্তু হাতটা পাশে এতে ওঠান হাত নিচে রাখা যায় না হ্যাঁ নামাজের অবস্থা হাত নিচে রাখা যাবে না হাত রানের উপর রাখতে হবে হ্যাঁ তো এইভাবে এই যে নিতম্বকে মাটিতে রেখে দিয়েছেন এটা হচ্ছে তাওয়ার রোগ ওয়ারেকুন মানে হচ্ছে নিতম্ব আর তাওয়ার রোগ মানে নিতম্ব পেতে বসা এটা প্রথম তাসাহদেও আর দ্বিতীয় তাসাহদে এক তাসাহদ বিশিষ্ট নামাজ হোক আর দুই তাসাহদ হোক সবগুলিতে তাহলে এটা একটি মত এমাম মালিক এবং তার অনুসারীরা এই পথে এই মতে রয়েছে আর একটি মত হচ্ছে মুস্তাহ হচ্ছে এর বিপরীত তাওয়ার রোগ নিতম্বে বসাই নেই কি হচ্ছে দুই তাসহদেই হ্যাঁ, ডান পা দাঁড় করে দিতে হবে আর বাম পা বিছিয়ে বসতে হবে আন্নাল মুস্তাহাব হওয়া ডান পা দাঁড় করে দেওয়া আর বাম পায়ে ভর দিয়ে বসা এই যে বাম পাকে বিছিয়ে বাম পায়ের ওপর বসা এটা হচ্ছে তাহলে ইফতেরাস বাম পা মানে বিছিয়ে দেওয়া তো বাম পাকে বিছিয়ে দিয়ে তার উপরে বসা ওয়াহাজা ফিকুল্লে জালাসাতি সালাম নামাজের সবগুলি বৈঠকে এটা এই দুটি মত হচ্ছে পরস্পর বিরোধী একটাতে দুই দুই তাসাহদেই নিতম্বে বসা আর একটা হচ্ছে দুই তাসাহদেই পায়ে ভর দিয়ে বসা ইফতরাস করা তৃতীয় মত হচ্ছে আন্নাল মুস্তাহাব আইয়া তাওয়াররা কাফি জুলুসিত আখির নিতম্বে ভর দিয়ে বসবে বা নিতম্ব মাটিতে রেখে বসবে কোন তাসাহুদে শেষ তাসাহুদে কোন নামাজগুলিতে যাতে দুই তাসাহুদ আছে তাহলে দুই তাসাহুদ বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে তাতে প্রথম তাসাহুদে বাম পা বিছিয়ে বসবে আর দ্বিতীয় তাসাহুদে তাওয়ারক করবে মানে নিতম্ব মাটিতে রেখে বসবে যেমন করে বসে একটু আগে দেখালেন তাহলে এরা বলতে চাইছে যে ওই নামাজটাকে দেখতে হবে নামাজটাই দুই তাসাহুদ আছে না একটা সাহুদ আছে যদি দুই তাসাহুদ থাকে তাহলে শেষটা তাসাহদে হ্যাঁ আর যদি একটা সাহদ ওলা নামাজ হয় যেমন ফজর নামাজ হ্যাঁ জুমান নামাজ ঈদের নামাজ ইস্তেস্কার নামাজ দুই রাত কাত করে সন্নত নামাজ যতগুলি আছে সবগুলিতে তাদের কাছে তাহলে কি হবে এফতেরাস করে বসতে হবে মানে বাম পা বিছে বাম পায়ের উপর বসতে হবে এটা এমাম আহমদ এবং তার অনুসারীদের মত আর চতুর্থ মত হচ্ছে যে আন্নাম শেষ তাসাহুদ দুই রাকাত বিশিষ্ট নামাজ হোক আর চার রাকাত বিশিষ্ট নামাজ হোক শেষ তাসাহুদ যেটা হ্যাঁ যাতে আত্মায়াতের সাথে দরুদ পড়ছেন দোয়াই মাসুরা পড়ছেন হ্যাঁ এই তাসাহুদে কি করতে হবে তাওয়ার করতে হবে মানে নিতম্বে নিতম্বে ভর দিয়ে বসতে হবে নিতম্ব মাটিতে রেখে বসতে হবে সাউন কানাতে সলাত সোনাইয়া তার নামাজ দুই রাকাত বিশিষ্ট হোক আও আকসার অথবা তিন ডাকাত নামাজ হোক মাগরেবের অথবা চার ডাকাত নামাজ হোক তাহলে বোঝা গেল না আর প্রথম প্রথম প্রথম কোনটা হবে তাহলে তাদের কাছে মাগরেবে হ্যাঁ এশাই জোহরে আসরে এই নামাজগুলিতে প্রথম তাসাহদে বসবে ইফতেরাস করে অর্থাৎ বাম পা বিছিয়ে ইমাম ইবনে জারি রহমতুল্লাহ আলাই বলছেন আন্না সন্ন্যতা ওয়ারাদাত বেহাদা করলে হাদিসে এই পদ্ধতিগুলি এসছে সুতরাং ফালা ইয়ে জালসাতেন জালাসা যেভাবে বসুক না কেন মোতাওয়ার রেখান আও নাসেবান আলিউমনা বা জালেসান আলী সরাফাকাত আসাবা সন্না যেভাবে বসুক না কেন তা হয়ে যাবে ওয়াল আমরফি হে সাহ এই ব্যাপারে স্বাধীনতা আছে ইমাম ইবিন জারির বলতে চেয়েছেন তবে উত্তম কোনটা সেটা দেখার বিষয় সেই হাদিস তারা প্রমাণ হয় যে উত্তম হচ্ছে যে আপনি প্রথম তাসাহদে পা বিছিয়ে বসবেন আর দ্বিতীয় তাসাহদে যে বসবেন উত্তমের সুদ ইখতলাফ আচ্ছা হাতের আঙ্গুলে যে ইশারা করা হয় এই ইশারাতে ফায়দা আছে এক তো দুয়ার ফায়দা হলো যে এটা দিয়ে দোয়া করছেন আপনি আর একটি ফায়দার কথা হাদিস রয়েছে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালা থেকে তাতে বলছেন যে এই হাতের আঙ্গুলের ইশারাতে কি হয় লাহি আসাদ আলা শৈতান মিনাল হাদিদ শয়তানকে লোহা দ্বার আঘাত করার চাইতে বেশি আঘাত হয় তাহলে শয়তানকে আঘাত করা হয় এর দ্বারা বৈহাকিতে আরেকটি রেওয়ায়ত রয়েছে তাতে রয়েছে তাহারিকুল ইসবা মুজ এ রাতুল্লি শৈতান এই আঙ্গুল ইশারা করা আঙ্গুল হেলানো এতে শয়তানকে ভীত সন্ত্রস্ত করা হয় এখন আত্মাহাতে যাওয়া যাক কথা বেশ লম্বা হয়ে গেছে বৈঠকের ক্ষেত্রে জি وعن عبد الله بن مسعود رضي الله عنه قال التفت الينا رسول الله صلى الله عليه وسلم فقال اذا صلى احدكم فليقل التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ثم ليتخير من الدعاء اعجبه اليه فيدعو متفق عليه واللفظ للبخاري وللنسائي كنا نقول قبل ان يفرض علينا التشهد ولأحمد أن النبي صلى الله عليه وسلم علمه التشهد وأمره أن يعلمه الناس ولمسلم عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا التشهد التحيات المباركات والصلوات والطيبات لله إلى آخره শেষ তাসাহুদটা শুনলেন না সামান্য পার্থক্য দেখলেন না পার্থক্য নাই বুঝেননি এখনো চলেন তাহলে যখন কাজ তখন বুঝবেন আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে একদিন রাসুল্লাহ সাল্লাম আমার দিকে ফিরে দেখলেন ইলতাফাতা এলাইনা রাসুল রাসুল্লাহাম একদিন রাসুল উল্লাহ আমাদের দিকে মুখ ফিরিয়ে দেখলেন ফাকালা আর তারপর বললেন এজা সাল্লাহ আহাদকুম তোমাদের যে কেউ যখন নামাজ আদায় করবে ফালিয়াকুল তখন যেন বলে কোনখানে বলে বলা হয়নি কিন্তু সাহাবির বুঝছেন যে এটা বৈঠকে বলতে হবে আত্মাহিয়াত কি বলবে আত্মাহিয়াত মানে কি তাহিয়া মানে তো সালাম তো আল্লাহর জন্য সালাম আল্লাহর জন্য সালাম কি হবে হবে না এই জন্য এই শব্দগুলির ভাব অর্থ শাব্দিক অর্থ যথেষ্ট নাই ভাষ্যকারগণ এগুলির ভাব অর্থ কি করেছেন আর তাহিয়া তাহিয়াত হচ্ছে বাচনিক এবাদত মুখের জবানের এবাদত এটা হচ্ছে তাহিয়াত কারণ মানুষ তাহিয়া পেশ করে সালাম পেশ করে কি দিয়ে জি জবান দিয়ে কথার দ্বারা তাহলে বাচনিক সমস্ত তাহিয়াত বহু বচন বাচনিক এবাদত সমস্ত কার জন্য আল্লাহর জন্য ওসলাওয়াত এবং শারীরিক এবাদত সলাওয়াত মানে দৈহিক এবাদত সলাৎ সম্পাদন হয় আসল দেহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দৈহিক এবাদত কার জন্য লিল্লা আল্লাহর জন্য এখানে লিল্লা উজ্জ্ব আছে আসলে ছিল আত্মাহাত ওসালাওয়াত অত্তাইয়াত লিল্লা এগুলো সব আল্লাহর জন্য তো বাচনিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য দৈহিক সমস্ত ইবাদত বন্দীগী আল্লাহর জন্য অত্তাইয়েবাদ আর আর্থিক সমস্ত ইবাদত বন্দীগী আল্লাহর জন্য অত্তাইয়েবাদ এইভাবে ব্যাখ্যা করা হয়েছে আর কেউ কেউ বলেছেন তৈবাদ সবগুলিকে সামিল আম বাচনিক আর দৈহিক বলার পরে বলছেন তামিমন বাদা তাকসিস সাজামিউল আকাল সব কথা কাজ এবং সবগুলি গুণাবলী এগুলি কার জন্য আল্লাহ জন্য মুস্তাহিকাতুল্লাহ আল্লাহর হক এই তিনটি বাক্য বলার পরে বলবেন আসসালাম আলাইকা আইহান্নবী হে নবী আপনার প্রতি সালাম বর্ষিত হোক রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক অবারাকাত আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হোক নবী করিম সাল্লামকে এইভাবে সালাম করবেন এইভাবে সালাম নবী করিম সাল্লা সাল্লাম শিখিয়েছেন বেশ কিছু সাহাবাই কালামরা নবী করিম সাল্লামের তিরোধানের পরে তার এতেকালের পরে এই বাক্যটিকে পরিবর্তন করেছিলেন আল্লাহ তালানহা আবু হরেইরা এইরকম বেশ কিছু সাহাবাই কেরাম যাদের নাম হাদিসি কিতাবাদিতে এসছে তারা এইভাবে বলতেন আপনার ওপর এটা বলতেন না আইয়োহা হে নবী এ কথা বলতেন না কি বলতেন আসসালাম আলান নবী সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উপর একদল ওলামাই কেরাম বলছেন যে এইরকমই বলা উচিত কারণ সাহাবাই কেরামরা আত্মাহিয়াতের বাক্য বদলাচ্ছেন বিনা দলিলে বদলাবেন এটা হইতে পারে না বুঝছেন না আর তাও আয়সার আল্লাহ তালা আবু হরি আল্লাহ এইরকম সাহাবে কারাম বিশিষ্ট সাহাবাই কারামরা অন্য অপ্রসিদ্ধ যার নাম হয়তো সাধারণ মুসলিম জানবেন না অনেক সাহাবাই কারামের না আপনার সাহাবি না তাবি বলতে পারবেন না আপনারা তাই না এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবাই কালামের সাথে বিদায় হজে ছিলেন তাহলে অনেক সময় আলেমরা কিতাব না দেখলে অনেক সময় বলতে পারবেন না যে সাহাবি ছিলেন না তাবে অনেকের ক্ষেত্রে তো এই সাহাবাইকে আমরা যে এই বাক্যটা বদলে দিয়েছিলেন নিশ্চয় তাদের কাছে নবিসের পক্ষ থেকে ইশারা ইঙ্গিত বা তালিমাত যেটা বলা হচ্ছে ইনস্ট্রাকশন শিক্ষা ছিল দিক নির্দেশনা ছিল যে এরকম করবে একদল বলছেন আল্লাহ নাসুদ আল্লাহ রহমতুল্লাহ তাই বলেছেন আর এরকম অনেক অলমারা বলছেন অলমা আহলাদিসরা অনেক এরকম আমল করেন ওই জন্য আর আরেক দল অলমাইকেরাম বলছেন তারা পুরানো অনুসারী তারা বলছেন না যেহেতু অনেক সাহাবারাই পরিবর্তন করেননি আর নবী সালাম এতেকাল হয়ে গেছে বলেই পরিবর্তন করে দিতে হয় প্রয়োজন করে না কেউ যদি পরিবর্তন করে সাহাবিরা বেশ কিছু সাহাবে কারণ যখন করেছেন করতে পারে কিন্তু প্রয়োজন নেই যেইভাবে নবীলাম শিখিয়েছেন সেইভাবে জীবদ্দশাতেও সালাম করা হয়েছে আর তার এতেকালের পরেও <coughs> আসসালাম আলাইকা ইহান্নবী এইভাবেই বলবেন এইভাবে বলতে গেলে তখন বেরেলবিরা বলে যে নবী হাজির নাজির দেখো আত্মা হ্যাঁ তো শেখানো হয়েছে যে আসসালাম আলেকে হে নবী আপনার উপর সালাম তাহলে বোঝা গেল যে নবী হাজির মসজিদে নবী আলেমুল গায়েব নবী হে নবী আলাইকা আপনার উপর আবার হে নবী তার মানে নবী মসজিদে মসজিদে হাজির প্রত্যেক মসজিদে অক্তিয়া মসজিদ হাজির জমা মসজিদও হাজির মাঠে ঘাটে পড়লেও আত্মা হাতে যেমনি পড়ছেন তেমনি হাজির তো সব জায়গায় তাহলে নবী হাজির হচ্ছে বেরলবি রেজবিদের দলিল একটা কথা বলছেন এর খণ্ডন আছে যদি আসসালাম আলাইক আইহা নাবিও বলেন তবু তার খণ্ডন আছে প্রথম খণ্ডন হচ্ছে যে তোমাদের মতো এইরকমই যারা বিদাতি আকিদায় বিশ্বাসী তাদের খণ্ডনের জন্য বেশ কিছু সাহাবাইকে রাম আয়সা পর্যন্ত বাক্য পরিবর্তন করে দিয়েছিলেন যে এইরকম গুমরা না হয় আলাইকে আইহান্নবীও দেখে কেউ গুমরা জানো না যে নবী হাজির হয়ে গেছেন এই জন্য বদলে দিয়েছেন একটা উত্তর বুঝলেন দ্বিতীয় উত্তর হচ্ছে যে আসসালাম আলাইকা আর আইয়োহা এটা অনুপস্থিতকে বলা যেতে পারে আর আমরা বলি শুধু সামনে থাকলে যে আসসালাম আলাইকুম বলবেন এমন কথা নয় সামনে নেই অনেক দূরে আছে তারপর আসসালাম আলাইকুম বলছেন না মানে বলেন না লিখছেন না লিখেন না মোবাইলের যুগ যখন ছিল না তখন চিঠি লিখতেন কি লিখতেন আব্বাকে এলাহি ভরসা সাতশো ছিয়াশি ওগুলো বাদ দেন ওগুলো বাদ দিয়ে দেন এলাহি ভরসা সুহান আল্লাহ এলাহি ভরসা আমাদের দেশের ধার্মিক লোকেরা লিখত বিসমিল্লা বাদ দিয়ে লিখছে এলাহি ভরসা না খবরদার এরকম লিখবেন এটা বিরাট আর সাতশো ছিয়াশি এটা লিখা শিরিক শুনে রাখেন ভালো করে এলাহি ভরসালিকা বিদাত নবী সালাম সাহাবাই কেরামরা এই শিক্ষা দেননি কোলে পারাসের শিক্ষা দেননি যে এলাহি ভরসা তবাক্কাল তো আল্লাহ এলাহি ভরসা মানে তবাক্কাল আল্লাহ তাই না তবাক্কাল আল্লাহ কেউ লিখেছেন নাকি সাহাবাই কেরামরা খোলাফের আর আপনাকে বলা নবীর অনুসরণ করো আবু অনুসরণ করো আরে চার খলিফার খলিফা যদি করতেন তাহলে বলতেন চার কোন করেছেন লিখেছেন এলাহি ভরসা কোন জায়গায় তওয়াক্কাল আল্লাহ হ্যাঁ? বরং আজকাল আরবরা তওয়াক্কাল আল্লাহ কখন বলে আপনাকে বিদায় করার সময় কথা বলছেন কথা বলছেন যাও বাইরের কথা বলতে চান তওয়াক্কাল আল্লাহ যা তো এলাহি ভরসা বিদাত আর সাতশো ছিয়াশি কি বললাম শেরিক সাতশো ছিয়াশি বিসমিল্লাহ রহমান রাহিমের অঙ্ক বেরোয় না এর আগে অনেকবারই বলেছি কিসের অঙ্ক বেরোয় বলতে পারেন হরে কৃষ্ণ হরে হা রা ইয়া কা কৃষ্ণ কাপ রা শিন নুন আলিফ এই আটটা অক্ষরের আবজাদ হাওয়াজ হুত্তি বের করে দেখবেন আর আমি নিজে বের করে দেখেছি কিতাবও পড়েছি অন্যদের লিখেছে আর নিজে বের করে দেখেছি সাতশো ছিয়াশি হরে কৃষ্ণ বের তার মানে সাতশো ছিয়াশি যারা গাড়িতে বাড়িতে বা চিঠিতে লিখছে তারা বিসমিল্লা লিখে না কি লিখছে হরে কৃষ্ণ আর যারা হরে কৃষ্ণ লিখে তাদের ইমান থাকবে চিন্তা করুন তো দেখি তারা কি শির করল না শির করল শির করল একটু আগের কথাটা মনে রাখবেন মুশ্রেক হবে না হবে না তার জন্য কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে শর্ত যদি পুরা হয়ে যায় আর বাধা দূর হয়ে যায় যেমন শর্তর মধ্যে একটা হচ্ছে জানা এতদিন জানতেন না আজকে জেনে নিলেন এর পরেও যদি সাতশো চেয়েছে লিখেন শর্ত পুরা হয়েছে এলম জেনে নিয়েছেন হ্যাঁ বাধা দূর হয়ে গেছে আর একটা হচ্ছে বাধা কোনো জায়গায় বাইফোর্স করাতে হয়নি কেউ যদি বলে না তোমাকে এটা লিখতে হবে না হলে মারবো হ্যাঁ তখন কুফুরি হবে না ইল্লামান উকরে হকাল বহুমত মাইনুল ইমান আপনাকে কেউ বাধ্য করে লিখতে বলছে না যে লিখো সাতশো ছিয়াশি তারপরে লিখছেন আপনি স্বেচ্ছায় পাগল না পাগল না আপনি সগানে লিখছেন তাহলে বাধাও নেই শর্ত পুরা জানছেন দিনের মাসলা যেটা শির তারপরে লিখলেন তাহলে তখন আপনার খবর আছে কি হবেন সেটা বুঝে না হ্যাঁ কি বলতে গেলাম যে বেরলবীদের উত্তর আমরা আমাদের চিঠিতে আমাদের মোবাইল মেসেজে এমনকি আমাদের মোবাইল কথা বলাই দূর দূরান্ত থেকে এখান থেকে পাঁচ হাজার দশ হাজার কিলোমিটার দূরেও আছে আত্মীয় স্বজন কারো জাপানে আছে আত্মীয় কারো আমেরিকা কানাডায় আছে কারো পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশে আছে কোথাও আছে এক কথাই দূরে আছে তাদেরকেও কি লিখছেন আচ্ছা, ভাই আসসালাম আলাইকুম আব্বা আব্বাজান আসসালাম আলাইকুম লিখছেন না আরে আপনার আব্বা তো গায়েব না হাজির গায়েবার হাজির বুঝেন দামনাম আছেন দামামের বাইরে যদি এখান থেকে আল তো থাকেন বা এখান থেকে দাম দাম কেন এই জায়গার আড়ে আওয়াজ পৌঁছিবে না দূরে থাকেন তাহলে তো আসসালাম আলাইকুম বলা উচিত না আসসালাম আলী হে আসসালাম আলী হিম তাহলে বেরুলিবিরা তাদের চিঠিতে তাদের মেসেজে আর তাদের মোবাইল কলে আসসালাম আলাই হে কেন বলছে না বুঝলেন কথা আমার আসসালাম আলাইকুম মানে আপনাদের ওপর সালাম হোক তো আপনাদের উপর কি করে বলছেন অথচ লোকটা পাঁচ হাজার কিলোমিটার দূরে আছে তাকে টেলিফোন করছেন বা মেসেজ দিচ্ছেন যে অনেক দূরে আছে সে হ্যাঁ বা চিঠি লিখছেন অনেক দূরে তারপর আসসালাম আলিক কি করে বলছেন তাহলে আপনার চিঠিতে আসসালাম আলিক আপনার বাপকে লিখলে আপনার বাপ হাজির নাজির হয় না আর নবীকে যদি বলেন আসসালাম নবী রহমতুল্লাহ তো নবী হাজির নাজির হয়ে যান বুঝলেন যুক্তি হ্যাঁ নবীর ক্ষেত্রে হাজির নাজির হয়ে গেলে শুধু আলাইকা বলাই আইহা বলাই আব্বাজান বা হে আমার প্রিয় ভাই হে আমার ছোট ভাই সালাম আলাইকুম হে বললেন মানে প্রিয়া আইহা তাই না তো হেও বলছেন আর আসসালাম আলাইকুমও বলছেন আর তারপরে চিঠি চলে গেল গাইবকে অনুপস্থিতকে আপনার জন্য জায়জ হয়ে গেল তারা হাজির নাজির হইল না আর নবী সাল্লামকে সালাম পড়তে গিয়ে আসসালাম আলাইক আইহান বলে নবী হাজির নাজির হয়ে যান না কখনো না আপনারটা যেমন হয় তেমনই নবী সালামটা হয় কেমন উত্তর দেবেন যে আমার চিঠিটা বা আমার মেসেজটা বা আমার যে ভয়েসটা আমি সালাম আলাইকুম বললাম আর পাঁচ হাজার কিলোমিটার দূরে আওয়াজটা ভেসে উঠলো ওর কানে তখন সম্বোধন হয়ে গেল ঠিক না সালাম আলাইকুম ঠিক না ঠিক তেমনই নবী সাল্লামকে যখন বলবেন আত্মাহাতে যে আসসালাম আলাইকা নবী ও রহমতুল্লাহ বারাকাতু দ্রুত ফেরেস্তারা ছুটে আসেন আর ফেরেস্তারা সালামটাকে নিয়ে কি করেন নবী সাল্লি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন নবী সাল্লামের সেই হাদিস আবু দাউদে রয়েছেন না সাইদুল ইন্নালিল্লাহ মালাইকাতান সাইয়াহিন নিশ্চয়ই আল্লাহ পাকের অসংখ্য ফেরেস্তা রয়েছেন ভ্রমণকারী সাইয়া ভ্রমণকারী ইউবাল্লেগুনি মিন উম্মতি আসসালাম আমার উম্মতের সালামগুলি আমাকে পৌঁছে দিয়ে থাকে আপনার চিঠি মানুষ পোস্টম্যান পৌঁছাবে বা আপনার মোবাইল মেসেজটা আপনার এই মোবাইল কোম্পানি পৌঁছাবে ঠিক না আর রাসুল্লাহামের উপর সালাম কে পৌঁছাচ্ছেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি তারা তখন সম্বোধন হচ্ছে রাসুল্লাহামকে আলেকা আর আইয়া নবী বলাতে নবী হাজির নাজির হয়ে যান না যে আলেকা বলছেন এই জন্য মসজিদে এসে নবী হাজির হ্যাঁ বাবাজ মহফিল হাজির মিলাদ মহফিল হাজির নবী হাজির নাজির হয়ে গেছেন সুতরাং আপনারা দাঁড়িয়ে যান সব ক্যাম করেন এসব বিদা বরং অনেক সময় শির্ক নবীকে হাজির বলা শির্ক নবীকে নাজির বলা শির্ক নবীকে যদি নাজের মানে কি নাজের মানে সবকিছু দেখেন সবকিছু কে দেখে আল্লাহ আল্লাহর নাম বসির নবীর নাম বসির আছে নাকি আল্লাহ নবীর নামের মধ্যে বসির সর্বদ্রষ্টা সবকিছু দেখেন তাহলে নবীকে নাজের মানে নবী বাসির আল্লাহর সাথে সিঁড়ি করে ফেললেন সবকিছু নবী দেখেন না সবকিছু নবী দেখলে জীবদ্দশায় তো সবকিছু দেখতেন না তো ইন্তকালের পরে দেখা তো দূরের কথা হ্যাঁ? জীবদ্দশায় নবী সাল্লাহ সাল্লামের মায়েসার হার হারিয়ে যাচ্ছে আর উঠের পিঠের তলায় পড়ে আছে আর গোটা এর কাফেলার সাথী সঙ্গী সব পেরেশান হয়ে যাচ্ছে তল্লাশ তল্লাশ করতে করতে পারছে না হ্যাঁ নবী করিম সাল্লামের বিবির ওপর তোহমাত মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন আসলে কি আমার স্ত্রী খারাপ নাকি এক মাস ধরে পেরেশান থাকছেন ওহির অপেক্ষায় থাকছেন আর নবী হাজির নাজির সবকিছু দেখছেন তো নবীকে নাজির বলাও শির আর নবী হাজির যদি বলেন যে নবী এলমের দিক দিয়ে হাজির তবু শির জ্ঞানের দিক দিয়ে একমাত্র আল্লাহ পাক হাজির আর সত্তার দিক দিয়ে আল্লাহ হাজির না আল্লাহ আরো সাহাজির আল্লাহ সব জায়গায় হাজির না পেশাব পায়খানা আর আপনাদের এখানে আল্লাহ হাজির না আল্লাহ পাক তার এলমের দিক দিয়ে হ্যাঁ তার পরিবেষ্টনের দিক থেকে তার কুদরতের দিক থেকে তার সার্বিক ক্ষমতার দিক থেকে হাজির কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতে পাক আল্লাহ পাকের সত্তা আরো শাহিম আছেন কোরআন বলছে রসুলের হাদিস বলছে আমিন তুমান ফিস তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে তাহলে হাজির কি করে তো আল্লাহকে তো বলা যাবে না যে আল্লাহ সসত্তাই সব সব জায়গায় হাজির হ্যাঁ সর্বত্র বিরাজমান আর সবকিছুতে বিরাজমান এটি আল্লাহর ক্ষেত্রে তো সিরকি কুহুরি কথা অনিসলামিক কথা তাহলে এতে বেরলবিদের দলিল নেই বরং আল্লাহ পাকের ফেরেশতারা নবী সাল্লাহ সাল্লামের উপর যখন সালাম পেশ করা হয় সালাম পৌঁছে দেন আসসালামু আলাইকা ইহান নবী ও রহমতুল্লাহ বারাকাত আসসালাম আলাইনা এবং শান্তির ধারা বর্ষিত হোক আমাদের ওপরেও আমাদের উপরও সালাম বর্ষিত হোক যারা মুসল্লি নামাজ পড়ছেন মসজিদে ওয়ালা সালেহীন আর আল্লাহ পাকের সৎ কর্মশীল বান্দা নেক বান্দাদের উপর সালাম হোক এই নেক বান্দাদের উপর সালাম হোক কারা তারা হ্যাঁ যারা এখানে আছে তারা তো হয়ে গেল আলাইনার মধ্যেই চলে আসলো তারপর এদেরকেও সামিল করেন এছাড়া সারা বিশ্বে সমস্ত মমিন মমিনাত যারা এসেছে আর আসবে এবাদিল্লাহ সালেহীন হ্যাঁ মানুষের মধ্যে থেকে এইরকমই জিনদের মধ্যে থেকে তারাও সামিল হলো এইরকমই সমস্ত ফেরেস্তা ইবাদুল্লাহ আল্লাহর বান্দা না নেকবান্দা লায়াসুন আল্লাহ আমারম আল্লাহ পাকের আদেশের তারা সামান্যতম নাফরমানি করে না তারাই তো আসল সলেহীন এবাদুল মুকরামুন সম্মানিত তার আল্লাহর বান্দা তাহলে এই সালামের সুহান আল্লাহ কত ব্যাপক অর্থ এই আত্মাহেতের দোয়াতে আপনি দোয়া করলেন কার জন্য মালায়কা ফেরিস্তার জন্য দোয়া করলেন মমিন জিনদের জন্য দোয়া করলেন মমিন মমিনাত সুফহান আল্লাহ শুধু সাহাবে কেন জামানা থেকে নয় হ্যাঁ আদাম আলী ইসলাম আপনার দুয়াই ভাগ সমস্ত নবী রসুলগণ এবং তাদের অনুসারীরা কেমত পর্যন্ত যত মমিন মমিনাত আসবে ওয়ালা এবাদুল্লাহ সলিম এর নাম হচ্ছে আরবিতে জামে দোয়া ব্যাপক অর্থপূর্ণ দোয়া আল্লাহ পাক নবী করিম সাল্লাহ সাল্লামকে এই বৈশিষ্ট্য দিয়েছেন উতিত জওয়া ম্যাল গেলেন আমাকে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে কিসের অর্থপূর্ণ বাক্যের অল্প কথা বলি অনেক অর্থ থাকে গোটা দুনিয়া ভরা আছে আসাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ও আসাদু আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মোহাম্মদান আব্দুল মোহাম্মদ আল্লাহ পাকের বান্দা এবং তার রাসুল মোহাম্মদ আল্লাহ পাকের বান্দা এবং রাসুল এতে দুইটি গুমরা বিভ্রান্ত দলের খণ্ডন আছে কে বলতে পারে খালি দুয়া মুখস্থ করলে হবে না আর খালি দুয়া আত্মাহিয়াত শুধু তর্জমা পড়লে হবে না বুঝতে শিখতে হবে একটি কথা শুধু যে কোন শাহাদাত আপনি বলছেন ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুহ রাসুল আমি সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ পাকের বান্দা এবং রাসুল এতে দুইটি বাতিলপন্থী গুমরা পথভ্রষ্ট দলের খণ্ডন আছে তারা গুমরা পথভ্রষ্ট আর হক হচ্ছে এর মাঝামাঝি এই দুই গুমরা দলের মাঝামাঝি হচ্ছে হক পথ সত্য পথ বলেন দেখি চিন্তা করে না একটা করে মাসলা বলিয়েন না বলেন এভাবে যে নবী করিম সাল্লাম সম্পর্কে দুই দল পথভ্রষ্ট হয়েছে নবী করিম সাল্লাম সম্পর্কে দুই দল কি হয়েছে পথভ্রষ্ট হয়েছে শুধু নূরের নূর দিক কেন এত পরেশান এর চেয়ে বড় বড় জিলানিকে করছে নবীকে করতে ছাড়বে তো নোরের তৈরি বলার চাইতে তো মারাত্মক অপরাধ হচ্ছে নবীকে করা নবীর কাছে মাদা রাসুল আল্লাহ বলা তো একটা দুটা মাসলা নাই সবগুলি মাসলা যাতে চলে আসে এইভাবে বলেন বুঝেন সেটা হচ্ছে নবী করিম সাল্লামের হক আদায় করতে গিয়ে বা তার হকের ক্ষেত্রে তার সামনে দুইটি দল কি হয়েছে গুমরাহ পথভ্রষ্ট হয়েছে বিভ্রান্ত হয়েছে একটি দল বাড়াবাড়ি করে আর আরেকটি দল মানহানি করে ঘাটতি করে যারা নবী সাল্লামের সানে বাড়াবাড়ি করেছে নবী আলেমুল গেব নবী হাজেন নাজের নবী নূরের তৈরি নবীর দরবারে গেলে খালি হাতে কেউ ফিরে আসে না ঝোলি ভার দে তাহায় উর্দুতে বলে ঝোলি ভার দে তাহায় আরে এ নাদান ওহা মিলতা হে বে মাঙ্গি আরে নাদান বে খুব মদিনা যাও আর নবীর কাছে চান ওখানে গিয়ে না চাইলে তো পাওয়া যায় একটু গিয়ে চাই ওখানে গিয়ে না চাইলেও পাওয়া যায় এগুলি হচ্ছে মুসলিমদের শিখ এগুলি হিন্দু আর বুদ্ধিস্টদের আর শিখদের শিখ নয় যে নবীর কাছে পাওয়া যায় চাইলেও পাওয়া যায় না চাইলেও পাওয়া যায় সুতরাং মদিনা থেকে যখন হাজিরা হজ করে মক্কা থেকে হজ করে মদিনা আসে মদিনা আসা ফরজ আর মদিনা এসে মদিনা যখন আসে জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছেন বলছেন নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি এই কথাটিও আল্লাহর সামনে বেয়াদবি আর নবীর সামনে বাড়াবাড়ি নবীর দরবার হাজিরা দিচ্ছে আল্লাহর কাছে হাজিরা দিতে আসে না মসজিদে নবীতে আল্লাহর সামনে হাজির নামাজ পড়ে বাদত বন্দী করবে এই জন্য আসে না নবীর ওপর দুরুদ পড়বে দুরুদ পড়াটাই যে এবাদত আল্লাহর এবাদত এটা বুঝে না নবীর কাছে হাজিরা দিতে নবীর দরবারে হাজিরা দিতে চাচ্ছে তো একদল গুমরা হয়েছে নবী করিম সাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে বাড়িয়ে দিয়েছে আল্লাহ যা বলেননি নবী সম্পর্কে সেখানে পৌঁছে দিয়েছে হায়াতুল নবী নবী মারাই যাননি অথচ কোরআন বলছে ইন্নাকাম্মা ইথে নবী তুমি তো মৃত তো বাড়াবাড়ি করলো এই দল গুমরা হয়েছে একদল গুমরা তো একদল বাড়িয়ে দিয়ে অতিরিক্ত বাড়িয়ে দিয়ে গুমরা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আর আর দল নবীর মানহানি করে গুমরা হয়েছে ওই দলটা কোন দল হ্যাঁ না যারা বিদাত করে তো বাড়াই বেদাতিরা তো বাড়ায় সাধারণত ওদের মধ্যে কিছু মানহানির দিক রয়েছে যারা যারা দিনের বিধি বিধান ফরজ অজেব পালন করে না হারাম নাজিজ কাজ করে ফাঁসেক লোকেরা বেনামাজি নবীর মানহানি করেনি হ্যাঁ নবীর চক্ষু ঠান্ডা হয় নামাজে আর বেনামাজি চক্ষু ঠান্ডা হয় ঘুমাইলে মানহানি করলো না নবী করিম সাল্লা বলছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি লাওয়ান্না ফাতেমা মোহাম্মদিন সারাকাত মোহাম্মদের বেটি ফাতেমাও যদি চুরি করত লাকাতা তার হাত কেটে ফেলতাম আর বিধানে বিশ্বাসীরা বলছে হাত কাটা হচ্ছে বর্বরতা এরা কত ভ্রষ্ট গুমরা হয়েছে মানব রচিত বিধান তাইম করে আর আল্লাহর বিধানকে অস্বীকার করে তাই না আল্লাহর বিধানকে উপেক্ষা করেছে অথচ মুসলিম সুহান আল্লাহ ষাটের কাছাকাছি মুসলিম দেশ আর মুসলিম দেশের ইল্লামান রাহেমাল্লাহ এই একটি দেশ ছাড়া আর দিন ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে বিচার বিভাগে আদালতে কেউ কায়েম করতে চায় না এরা নবী সাল্লামের মানহানি করে গুমরা হয়েছে আর নবী করিম সাল্লামের ক্ষেত্রে যারা মধ্যম পন্থ অবলম্বন করেছে আল্লাহ পাক যে উচ্চ মর্যাদা দিয়েছেন সেটাকে স্বীকার করে আর নবী করিম সাল্লাহ আলী তার চাইতে ওপরে বাড়ায় না আল্লাহ যা বলেননি সেসব কথা নবী সম্পর্কে বলেন না আল্লাহ কথা বলেননি যে নবী দিতে পারেন আল্লাহ কথা বলেননি যে নবীকে সেজদা করো সেজদা তাজমি আল্লাহ কথা বলেন জাহিজ করেননি যে নবীর কাছে চাও আল্লাহ কথা বলেননি যে নবীর নূরের তৈরি হ্যাঁ তাহলে এইভাবে যারা বাড়াবাড়ি করেছে তারা গুমরা হয়েছে হকপন্থীরা বাড়াবাড়ি করে না কোরআন এবং হাদিস যতটা বলে সেখানে গিয়ে থেমে যায় সেখানে গিয়ে থাকে আর ফাঁসে গুনাগারদের মতো যারা দিনের বিধি বিধান ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনে বিভিন্ন স্তরে পালন করে না তাদের মতো নবীর মানহানি করে নবীর ঘাটতিও করে না হকের ক্ষেত্রে বরং যথাযথ নবীর যতটা হক আছে পালন করার জন্য সচেষ্ট হয় বুঝা গেছে এরাই হচ্ছে হকপন্থী যারা হচ্ছে মধ্যমপন্থী উম্মাতে ওয়াসাত আল্লাপাক বলেছে তাদেরকে এরা হচ্ছে মধ্যমপন্থী এই দুটো শব্দই আব্দহু আর রাসুলহু এই দুই দলের খণ্ডন কি করে আছে হ্যাঁ আবদহ বলা হয়েছে এই আবদহ বলে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে যে দেখো মোহাম্মদকে মাবুদ বানিয়ে দিও না মানে সেজদা দিয়ে দিও না মোহাম্মদের কাছে দোয়া করিও না সাল্লাহ হ্যাঁ মোহাম্মদকে হায়াতুল নবী বলিও না কারণ চিরঞ্জীব তো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাক বরং মোহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের বান্দা আর বান্দা একদিন ছিল না দুনিয়ায় আসে এসেছে আবার একদিন চলে গেছে ঠিক আছে বান্দা তাকে বান্দা বলিও মাহবুদের স্তরে পৌঁছে দিও না তাহলে খণ্ডন করা হলো যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তাদের খণ্ডন করা হলো কি দিয়ে আবদহু দিয়ে যে আবুকে তোমার মাবুদ বানিয়ে দিও না এবাদতের কোনো কিছু নবীকে দিয়ে দিও না আল্লাহ পাকের কোন গুণ নবীকে দিয়ে দিও না অলিকে দিয়ে দিও না আর রসুলহু বলে গোনাগার পাপিষ্ট অন্য রাজারা দিনের ফরজ অজে পালন করে ঘাটতি করে তাদের খণ্ডন করা হয়েছে দেখো রসুল রসুল একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আর সেই দিন একমাত্র পাওয়ার উপায় হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের অনুসরণ করা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তি জীবনে এবাদত বন্দীর ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনার বিবির হেজাব পর্দার ক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে দিন রসুলের দিন আগে শিখাইতে হবে আপনার অর্থনীতির ক্ষেত্রে রুজি রোজগারের ক্ষেত্রে অর্থ ব্যয় করার ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে আদালতের ক্ষেত্রে রসুলকে মানতে হবে রসুলের আদর্শ মেনে চলতে হবে তাহলে উল্লাহামকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করল না তারা মানহানি করলো ঘাটতি করলো আর রাসুল উল্লাহাম সম্পর্কে যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করলো তারা শিরকে লিপ্ত হলো একদিকে লোকেরা শির করেছে আর একদিকে লোকেরা ফাঁসে খেয়েছে অথবা কুফুরি করেছে বড় বড় এমন কাজ করেছে যেটা জানা সত্ত্বেও তাহলে তারা কুফরি কাজ করেছে অস্বীকার করেছে একটা জিনিস পালন করে না আর আরেকজন বলছে যে না এটা করা যাবে না চলবে না এটা আজকালকার যুগে চোরের হাত কাটা এটা হচ্ছে না না এটা হইতে পারে অসম্ভব কথা এটা বর্বরতা সব সাথে কুফরি করল দুই মাস ছয় মাস এক বছর জেল দিল আবার বড় চোর হয়ে ফিরে আসছে বড় সন্ত্রাসী হয়ে ফিরে আসছে এই জন্য আল্লাহ পাকের জমিনে শান্তি নেই যে আল্লাহ পাকের দিনকে এরা সরিয়ে দিয়েছে তাদের জীবন থেকে ওয়াসাদু শুধু মন্ত্রের সাক্ষী দিলে হবে না এইভাবে সাক্ষী দিতে হবে আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের রাজত্বে আল্লাহ পাকের সার্বভৌমত্বে আল্লাহ পাকের ক্ষমতায় কুদরতে কোনো তার অংশ নেই তার বান্দা আরো সাক্ষী দিচ্ছি যে বান্দা বললাম তার মানে আমার মতো আপনার মতো করে দিলাম না ও রাসুল তার রাসুল সুতরাং তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে তাকে উসওয়ায় হাসানা উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে জীবনে পালন করতে হবে অতপর যেন সে চয়েস করে মুসল্লি মিনার দোয়াই দোয়া থেকে আজাবাহু এলিয়ে যেটা তার পছন্দ হয় যেটা তার বেশি পছন্দ হবে সেটা চয়েস করবে আর দোয়া করবে ফায়াদ উ অতপর দোয়া করবে তাহলে বোঝা গেল যে এই হাদিসে এ কথা বলা হয়নি যে এই এই দোয়াগুলি শুধু করতে হবে বরং আপনাকে আরো স্বাধীনতা দেওয়া হয়েছে যেই দোয়া আপনার পছন্দ হয় আত্মাহাত পড়লেন অবশ্যই এখানে আর একটা জিনিস লাগাইতে হবে সামনে হাদিসটা আসছে আত্মাহাতের পরে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ যেটা সালাত ইব্রাহিমি দুরুদ ইব্রাহিমী সেটা পড়তে হবে আর তারপরে এই হাদিসের অংশটুকু ফিট করতে হবে অতপর দোয়া থেকে চয়ন করবে বাছাই করবে যা তার অধিক পছন্দ ভাই এক একজনের এক এক রকম দোয়া পছন্দ হ্যাঁ কারো অভাব আছে সুতরাং সে অভাব দূর করতে চায় আর্থিক রুজিতে বরকত দাও আর অনেকে আছে মশাল্লাহ আর্থিক কোনো অভাব নেই কিন্তু ছেলে মেয়ে নেই তাহলে সে ছেলে মেয়ে চাইবে কারো ছেলে মেয়ে আছে মশাল্লাহ যথেষ্ট মনে করছে আর তারপরে ধন সম্পদ আছে কিন্তু শারীরিক হ্যাঁ, পীড়া আছে অসুস্থতা আছে তাহলে সে রোগের আরোগ্য তলব করে এক একজনের এক এক রকম দোয়া এই জন্য নবী করিমসাল্লাম বলছেন যেই দোয়া যার পছন্দ হয় সেই দোয়া করবে এই ক্ষেত্রে এই দোয়াটা সালামের আগে না সালামের পরে সালামের আগে সোম্মা তারপরে বলা হয়নি যে সালাম ফেরার পরে সালামের আগে আসলে দুয়ার স্থানই হচ্ছে ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বে কারণ নবী করিম সাল্লামের সহি হাদিস রয়েছে ইন্নাল মুসাল্লি বা ইন্নাল আবদা ইজা সাল্লাহ বান্দা যখন সালাত আদায় করে নামাজ পড়ে ইউনাজি রব্বা তখন রবের সাথে কি করে মোনাজাত করে তো আমরা যে সালাম ফিরার পরের মোনাজাত বলছি এটা ভুল না মোনাজাত মানে চুপচাপ কথা বলা আস্তে আস্তে কথা বলা চুপি সারে কথা বলা তো এই যে আস্তে আস্তে করে কথা বলছেন মোনাজাত একে বলা হয় মোনাজাত কখন করে মানুষ সলাত অবস্থায় নামাজের শুরু থেকে সালাম ফিরা পর্যন্ত রবের সাথে আল্লাহর সাথে মোনাজাত করেন এর নাম হচ্ছে মোনাজাত আর আমাদের দেশীয় মোনাজাত হচ্ছে যখন আল্লাহর সাথে আসল মোনাজাত শেষ তখন তাদের মোনাজাত শুরু হয় বুঝলেন আশ্চর্য কথা অথচ সালাম ফিরলে মোনাজাত শেষ নামাজ শেষ তাহলিল তাসলিম সালাম ফিরলে নামাজ থেকে আপনি হালাল হয়ে গেলেন আপনার জন্য দুনিয়ার কাজ কথা সব হালাল হয়ে গেল আল্লাহর সাথে এখন আপনার এই নামাজের এবাদত বন্দীগীর সম্পর্ক শেষ অন্য অন্য এবাদত বন্দীগীর সম্পর্ক আছে এখন ফরজ এবাদত বন্দীগীর বা যে সালাতের মধ্যে ছিল এটা শেষ হাদিস মোত্তাফাকুন আলী বোখারি মুসলিমে রয়েছে এবং শব্দগুলি বোখারির অলিন নাসাই নাসাইতে রয়েছে কন্যা নাকুলু আমরা বলতাম কাবুল কাবলাইউ ফরাজ আলী তাসাহুদ তাসাহুদ ফরজ হওয়ার আগে হাদিসটা এখানে একেবারে সংক্ষেপ করে দেওয়া হয়েছে আসসালাম আল্লাহ আসসালাম আলা জিবরিল মিকাইল ইসরাফিল এইভাবে তারা বলতেন এই যে সালাম নামাজের মধ্যে বলি বলতেন নবী করিম বললেন না আল্লাহর নামই তো সালাম শান্তির মালিক আল্লাহ তো সালাম আল্লাহ আল্লাহকে কেন সালাম দেবে আল্লাহকে সালাম দেওয়া নেই নিষেধ করলেন এইভাবে বলো তখন আত্মায়াত শিখালেন তাদেরকে বলে আহমদ মুসনাদ আহমদ রয়েছে আন্না নবী আল্লাহ মাহুদ তাসাহুদ নবী করিম তাকে তাসাহুদ শিখালেন কাকে আব্দুল মাসুদকে ও আমারাহু নাস আর তাকে নির্দেশ দিলেন যে লোকজনকে এই তাসাহুদ শিখিয়ে দাও তাহলে এর দ্বারা বোঝা গেল যে সব ছাত্রকে বা সব লোককে একজন শিখাতে পারে না কিছু লোককে শিখিয়ে দেন হ্যাঁ যাদের দ্বারা কাজ হবে আর তাদেরকে বলেন যে ভাই আপনারা নিজ নিজ এলাকায় শিখান নিজ নিজ এলাকায় আপনারা গিয়ে দাওয়াতের কাজ করেন শিখান এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এ মাসলা ইসলামবাদ হয় এটা এই জন্যই বলছি যে আমাদের কিছু ভাইয়ের আছে অনেক সময় আবেগের কথাবার্তা বলে আক্রোশে কথাবার্তা বলে বলে যে আপনারা এখানে কেন বলছেন যান গ্রামে গ্রামে ভাই একজন লোক আপনার গ্রামে যেতে পারবে না কিন্তু আপনার গ্রামের লোক তৈরি করে দিচ্ছে আপনার দায়িত্ব আবদুল্লাহ মসুদের মতো যান আর শেখান ঠিক কিনা একজন লোকের আমি হোক বা আমি হই বা অন্য কোন লোক হোক না কেন একজন লোকের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেক গ্রামে গ্রামে যাবে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে যাবে বা জরুরি নয় যে ওর গ্রামেই তাকে যেতে হবে হতে পারে যে ওর গ্রাম চাইতে সে দূরে যেখানে দাওয়াতের কাজ দিনের কাজ দিনের খেদমত হলি হল সেখান থেকে পৌঁছানো বেশি সহজ এমন একটা জায়গায় আপনি আছেন যেখান থেকে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না ওখানে গেলে আপনার ইমানই দুর্বল হয়ে যাবে পরিবেশ এত খারাপ যে আপনার ইমানই দুর্বল হয়ে যাবে আপনার ছেলে মেয়ে কি হবে আল্লাহ যান তাহলে ওই রকম জায়গা থেকে নিজেকে বাঁচা কু আনফুসাকুম প্রথম নিজে থেকে শুরু করেন নিজেকে বাঁচাও ও আহলিকু নিজের পরিবারকে বাঁচাও তারপরে এমন জায়গা থেকে শুরু করো যেখান থেকে দাওয়াত অনেক জায়গায় পৌঁছানো যেতে পারে এটা অবশ্যই শরীয় সম্মত এই জন্য নবী করিম সাল্লাম আবদুল্লাহ মাসুদকে শিখিয়ে দিলেন বললেন যে লোকজনকে শিখিয়ে দাও কেউ যদি বলেন নবী সাল্লাম সবকে ধরে ধরে শিখাবেন এটা সম্ভব নাকি কোনো সময় সম্ভব নয় আবদুল্লাহ মাসুদকে যেহেতু নবীলাম এই তাসাহুদ শিখালেন প্রসিদ্ধ যে তাসাহুদটা আর এই তাসাহুদটা মানুষকে শিখাতে বললেন এই জন্য সবচেয়ে উত্তম তাসাহুদ হচ্ছে আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তাসাহুদ তাসাহুদের হাদিস চব্বিশ জন সাহাবাই কেরাম থেকে বর্ণিত রয়েছে তাসাহুদের হাদিস এত প্রসিদ্ধ হাদিস যে চব্বিশ জন সাহাবাই কেরাম থেকে বর্ণিত রয়েছে তার মধ্যে শব্দের বাক্যের কিছু কিছু পার্থক্য রয়েছে আবু মোসাম আশারি থেকে একটা তাসাহদ বর্ণিত রয়েছে ওমার আল্লাহ বর্ণিত রয়েছে আবু হেরান থেকে রয়েছে শব্দের কিছু কিছু পার্থক্য রয়েছে একটা শুধু আবদুল্লাহ বিন আব্বাস থেকে আসছে সামনে বলে মুসলিম সহি মুসলিম আছে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহমা থেকে তিনি বলছেন কানা রাসুল উল্লাহ আল্লেমন আত্মাশাহুদ আমাদেরকে রাসুল উল্লাহ তাসাহুদ শিখাইতেন এইভাবে আত্মাহিয়াত আল মোবারাকাত আসলাওয়াত আত্মাইবাতিল্লাহ পার্থক্য হইল না হইল না প্রথম থেকে পার্থক্য আছে এলা আখেরি আগে পরেরও পার্থক্য আছে আর মোবারক বাড়তি আছে তো এইভাবেও তাসাদ পড়া যেতে পারে আবদুল্লাহ বিন আব্বাসের বর্ণিত হাদিসের আলোকে কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে যে আবদুল্লাহ মসুদের বর্ণিত হাদিস দ্বারাই আপনি তাসাহত পড়বেন আর ওইটাই সহজ আর আজকাল সাধারণ মানুষের সেটাই মুখস্থ রাখে আজকাল আলহামদুলিল্লাহ সময় যথেষ্ট আছে তাই না আর কিছু লোক উঠা বসা করছেন ওতে আবার বারবার আমি ঘড়িয়ে জন্য দেখছি যে কি জানি টাইম হয়ে গেছে সেজন্য উঠা বসা করছেন কেন আলোচনা শুনতে আসার আগে আপনার একটু নিজের নিজেকে হালকা করে আসবেন তাহলে এত উঠা বসা করতে হবে না তাই না যতগুলি রেওয়ায়াত বর্ণিত আছে সবগুলি জায়জ ও আসল ইমাম আহমদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইয়ের মূলনীতি তার তরিকা তার মজাবের যে ইস্তেহসান আনহু সাল্লা থেকে যা প্রমাণিত সবগুলি বলা যেতে পারে সেই সনদ দ্বারা বর্ণিত হলেই হল এ কথা বলা সত্ত্বেও ফাকাদ কালাল ওলামা বলেছেন আসবা তোহা তাসাহুদ ইবিন মাসুদ সবচাইতে বলিষ্ঠ হচ্ছে আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তাসাহুদ ওয়াহুয়াল ওয়ারেদফি হাজাল বাব যেটা এখানে তরজমা বা ব্যাখ্যা করে শোনাইলাম আরো বলছেন আত্মাসাহুদ ওয়ারাদ আনিন আন আর বা সাহাবিয়া তাসাহদ বর্ণিত হয়েছে নবীলাম থেকে চব্বিশ জন সাহাবির হাদিস দ্বারা মানে চব্বিশ জন সাহাবি নবীলাম থেকে তাসাহদের হাদিস বর্ণনা করেছেন বে আলফাজিল মুখতালিফা বিভিন্ন শব্দ বা বাক্য দিয়ে কুল্লোহা জায়েজ আর সবগুলি বলা জায়েজ যে কথাটি এর আগে আমি বলে ফেলেছি আপনাদেরকে শুধু এখানে পড়ে শোনালাম ইমাম তিরমিজিও বলছেন আব্দুল মাসুদ তাসাউদ সম্পর্কে আল আমাল আলী ইন্দা আকসার আহরিল মিনাস সাহাবাত তাবেইন এই আব্দুল মাসুদের তাসাহদের উপরে অধিকাংশ অলমাই কেরামরা আমল করেছেন সাহাবাই কেরামের যুগ থেকে তাবেইনদের যুগ থেকে তাসাহদ পড়া ওয়াজেব না মুস্তাহাব অজেব প্রথম তাসাহত না দ্বিতীয় তাসাহত প্রথমটা হচ্ছে নামাজের ওয়াজেবাতের একটি ওয়াজেব হ্যাঁ নামাজের যে আটটি ওয়াজেব তার একটি আর দ্বিতীয় তাসাহদ রোকন ফরজ আর কি দ্বিতীয় তাসাহদ ছুটে গেলে নামাজ হবে না প্রথম তাসাহদ যদি অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে সহজ সহসিজদা করলে তার ঘাটতি পূরণ হয়ে যাবে এটা হচ্ছে সহি মাসলা হ্যাঁ, এটা আপনাদের জানা আছে প্রথম তাসাহদ সম্পর্কে আর একটু আলমাদের ইখতলাফ রয়েছে কেউ কেউ যেমন ইমাম মালিক শাফি তারা মোস্তাহাব বলেছেন সন্ন্যত বলেছেন ওয়াজেব বলেননি তবে আবু হানিফা নিকটেও প্রথম তাসাহদ ওয়াজেব আর ইমাম আহমদ বিন হাম্বালের নিকটেও তাসাহদ প্রথম তাসাহদ ওয়াজ আর এটাই ঠিক প্রথম তাসাহদ হচ্ছে দেখেন এখানে আমরা ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বালের মজাহকে বললাম বলিষ্ঠ এটা বেশি সহি যে প্রথম তাসাহদ হচ্ছে ওয়াজেব আর পক্ষান্তর ইমাম শাফি আর ইমাম মালিকের মত হচ্ছে যে এই প্রথম তাসাহুদ হচ্ছে মুস্তাহাব যেটাকে বললাম যে না এটা এই না নবী সাল্লাম নির্দেশ দিয়েছেন এই তাসাহুদ পড়ার সুতরাং এটা হচ্ছে কমপক্ষে অজিব وعن فضلة بن عبيد رضي الله عنه قال سمع رسول الله صلى سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته ولم يحمد الله ولم يصلي على النبي صلى الله عليه وسلم فقال عاجل هذا ثم دعاه فقال ইদা সাল্লাহ আহাদুকুম ফালিয়াবদা বি তাহমিদ রব্বিহি ওয়া আলাইহি সুম্মা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি সুম্মা ইয়াদু বিমা শা ফাযালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবী কিন্তু লোক নাম জানেন তাই না বিন থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল একবার শুনলেন এক ব্যক্তিকে নামাজের মধ্যে দোয়া করতে ফি সালাতি সালাতের মধ্যে দোয়া করতে কিন্তু নামাজ পড়লেন এত দ্রুত ওয়ালাম আহমদুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন না ওয়ালাম ইউসাল্লি আলাম নবী নবী সাল্লামের ওপর সলাত পেশ করলেন না মানে দুরুদ পড়লেন না তাহলে এই লোকটি আত্মাহাত পড়েনি দুরুদ পড়েনি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ পড়েনি ফাকালাত নবী বললেন আজেলা হাজা এই লোকটি নামাজে তাড়াহুড়া করল জলদিবাজি করলো সোম্মা দাহ তারপরে লোকটিকে ডাকলেন ফাকাল আর বললেন ইজা সাল্লা আহাদুকুম তোমাদের যে কেউ যখন নামাজ পড়বে ফালি আবদা বে তাহমিদ রব্বেহি যেন শুরু করে তার রবের প্রশংসা দিয়ে কারণ সুরা ফাতিহা দিয়ে সুরা আল্লাহ পাকের প্রশংসা গণগান আলহামদুলিল্লাহ হেরবিল্লা আলমিন আর রহমান রাহিম মালিক আহমদিন সব প্রশংসা আল্লাহ পাকের গুণগান দিয়ে শুরু করবে ওয়াসানা আলিহা তার গুণগান দিয়ে শুরু করবে সুম্মা ইউসাল্লি আলম নবী সাল্লাহ তারপরে নবী সাল্লামের উপর সলাদ পেশ করবে মানে দরুদ পড়বে সালাম পেশ করবে সোম্মাইয়া মাসা তারপরে যা ইচ্ছা দোয়া করবে তারপরে দোয়া করবে শুধু দোয়া করলেন আল্লাহর প্রশংসা করলেন না মানে সোরা ফাতে পড়লেন না সব পড়লেন না পড়লেন না না এইভাবে নামাজ পড়বেন না রহ আহমদ হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন আর তিনজন ইমাম মানে হ্যাঁ আবু দাউদ নাসাই এবং তিরমিয়াম তিরমিজি ওয়াসাহ তিরমিয়াম তিরমি হাদিসটিকে সহি বলেছেন ইবিন হেব্বান সহি বলেছেন হাদিসটা সাহি এই হাদিস দ্বারা কি বোঝা গেল দেখো এই জন্য নিয়ে এসছেন যে নবী করিম সাল্লা লোকটিকে বললেন যে তাড়াহড়া করলে আর তাকে সহি নামাজ শিখিয়ে দিলেন তার মানে নামাজে আত্মাহাত পড়া ফরজ আর দুরুদ পড়া ফরজ ওরকম দুরুদ পড়তে হবে যদিও দুরুদ সম্পর্কে ইখতলাফ রয়েছে যে ফরজ না সন্ন্যাত কিন্তু সহি হচ্ছে যে দূরত পড়া ফরজ রকম দূরত ছাড়া নামাজ হয় না এই জন্য দূরত অবশ্যই পড়বে নবী করিম শিখাবার তরিকা দেখেন চিন্তা করেন আর আমাদের অনেক ছাত্রদের শিখাবার তরিকা ভুল তরিকা নবী করিম সাল্লাম দেখলেন যে লোকটা নামাজ পড়লো তো না সুরা ফাতেহা ঠিক করে না আত্মহাত আর আজকাল যদি এরকম নামাজই দেখেন তো ধৈর্য হয়তো কি বয়স হয়ে গেল তিরিশ চল্লিশ নামাজটা পড়া ঢং না হ্যাঁ এতদিন নামাজটাই শিখেননি কি শিখেছেন এটা তরিকা না ইসলামের এইভাবে কখনো শেখাবেন না শিখবেন না বরং আপনার বিদ্বেষী হয়ে যাবে ইসলাম বিদ্বেষী হয়ে যেতে পারে নামাজ বিদ্বেষী হয়ে যেতে পারে যে নামাজ পড়তে গিয়ে গাল খেয়েছি বকা খেয়েছি নামাজ বলব হ্যাঁ না এটা তরিকা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 শুনেন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন তিনি বলছেন যে কালা বাসির বিন সাদ একদিন বাসির বিন সাদ সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমার আল্লাহ আন্নসাল্লি আলাইক আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনার উপর যেন আমরা সলাপ পেশ করি আপনার উপর আমরা কি পেশ করি সলাপ বা দরুদ পেশ করি ফাকাইফা আলাইক তাহলে আল্লাহ যে হুকুম করলেন কেমন করে আমরা এই পেশ করব দরুদ পেশ করব এর তরিকাটা কি উদ্দেশ্য হচ্ছে যে নামাজের মধ্যে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে ভালো দুরুদ হচ্ছে আপনি নামাজের ভিতরে নবীর উপর দুরুদ পেশ করবেন হ্যাঁ নামাজের বাইরে শুধু নয় নামাজের ভিতরে আপনি নবী করিম সাল্লামের উপর সলা দুরুদ না পেশ করলে আপনার নামাজ হচ্ছে না তাহলে নবী করিম সাল্লামকে আল্লাহা কত বড় মর্যাদা দিয়েছেন বিদাতপন্থীরা মনে করে যে যারা নবীকে আলেমুল গেব বললো না হাজির নাজির বললো না নবীকে নূরের পয়দা বললো না নবী হায়াত নবী বললো না তারা নবীর মানহানি করে অথচ ওরা অতিরঞ্জন করে গুমরা হয়েছে আর আমরা সত্যিকার অর্থে নবীর মর্যাদা দিয়ে থাকি নবীর কত বড় মর্যাদা যে সালাতের মধ্যে যে নবীর ওপর দুরুদ না পেশ করেন তাহলে আপনার নামাজ হবে না সবচাইতে উত্তম দুরুদ হচ্ছে নামাজের মধ্যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন নবীর জন্য সালাদ পেশ করা মানে দোয়া করা নবীর জন্য তো আয়াত নাজেল হয়েছিল আয়াতকে বলতে পারেন নিশ্চয় আল্লাহ পাক রহমত নাজেল করেন নবীর ওপর আর ফেরেস তারা রহমতের দোয়া করেন নবীর জন্য তাহলে আল্লাহ পাক রহমত নাজেল করেন কারণ তিনি রহমত নাজেল করার মালিক ফেরেস্তারা রহমতের মালিক নন সেজন্য ফেরেস্তারা রহমতের দোয়া করেন সুতরাং কি করো তোমরা তসলিমা তার প্রতি তোমরা সলাদ পেশ করো আর সালাম পেশ করো যথাযথ সালাম পেশ করো এই দুরুদ শিখাবার আগে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাইকেরামদেরকে সালাম শিখিয়ে দিয়েছিলেন মানে আত্মাহাত শিখিয়ে দিয়েছিলেন আর আত্মাহিয়াতে নবী সাল্লামের ওপর সালামের তরিকা শিখানো হয়েছে না হয়নি কোনখানে কোন বাক্যে আসসালাম আলাইকা আইহান নবী ও রহমতুল্লাহ আল্লাহ সালাম পেশ করতে বলেছেন দেখেন সব সময় শব্দ দিয়ে বোঝা যায় না ওটা আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে তার বিশ্লেষণ হইতে হবে আল্লাহ বলছেন সাল্লেমু তসলিমা যথাযথ সালাম পেশ করো যথাযথ সালাম যদি কেউ বলে আসসালাম আলাইকা আইহান্নবী না কি শিখিয়েছেন রসুল্লাহাম ও রহমতুল্লাহ শিখিয়েছেন আর অবার কাকহু শিখিয়েছেন তাহলে বোঝা গেল যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নবী করিম যেভাবে করেছেন সাহাবাই যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝতে হবে আপনাকে স্বাধীন স্বাধীনভাবে বুঝবেন আল্লাহ তো কোরআনে শুধু সাল্লেমু বলেছেন সালাম পেশ করো সুতরাং আসসালাম আলাইক আইহানবী বলবো রহমতুল্লাহ কত বলবো না চলবে চলবে না এটা এই জন্য বলছি যে অনেকে কোরআন এবং হাদিস ইসলামকে স্বাধীনভাবে বুঝতে চায় একেবারে উপেক্ষা করে দিল সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গি কি ছিল তাবেইনদের দৃষ্টিভঙ্গি কি ছিল তাবা তাবেন স্বর্ণযুগে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝতো একেবারে উপেক্ষা করেছে যার ফলে শিরিক বিদাতে লিপ্ত হয়েছে আয়াতের অপব্যাখ্যা করে সাহাবারা কল্পনা করেনি যে আয়াতের এইরকম অপব্যাখ্যা হইতে পারে শির্ক বিদাতে লিপ্ত হয়েছে কোরআনের অপব্যাখ্যা করে শির্ক বিদাত প্রচার করছে ফতুয়ার ক্ষেত্রে অনেকে স্বাধীন ভাবে ফতুয়া দিতে গিয়ে আরে নবিসাম সাহাবাই কেন জামান নাই এরকম কোন সাহাবি ফতুয়া দিয়েছেন কিনা তাবেন তাবা তাবেন এরকম ফতুয়া দিয়েছেন কিনা দেখা দেখে না দিল একটা ফতুয়া আর দেখা গেল যে সেই ফতুয়াদের চোদ্দশো বছরের এজমাহার উল্টাই করে দিয়েছে ফতুয়া না এমন কোন ফতুয়া নেই আছে না এরকম ফতুয়া মারাত্মকের জন্য ফতুয়ার বিষয়টি ফতুয়ার ক্ষেত্রে আপনার পূর্বে আইম্মাই কেরাম অলামাই কেরাম তার আগে সাহাবাই কেরাম তাবেইন তাদের জামানা দেখেন আর সেই দৃষ্টিকোণ থেকে আপনি ফতুয়া দেন স্বাধীনভাবে একটা আয়াত দুটো আয়াত চারটা আয়াত হাদিস পড়লেন আর তারপরে দিলেন ঝেড়ে তো আপনার জন্য বিপজ্জনক কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর ফতুয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাইন করা স্বাক্ষর করা সুতরাং এই স্বাক্ষর সম্পর্কে জবাবদাহি করতে হবে কোম্পানির কোন কাগজে আপনাকে যদি কোনো দায়িত্ব দিয়ে থাকে ভারপ্রাপ্ত করে থাকে আপনি দিলেন সাইন করে অথচ আপনি তা দিয়ে হয়তো কোম্পানির বাসায় মেরে দিলেন জবাবদিহি করতে হবে না হবে না সুতরাং রব্বুল আলমিনের পক্ষ থেকে ইমাম ইবনুল কাইম একটি কিতাবই লিখেছেন এর উপর এর উপর যারা কোরআন এবং ফতোয়া দিয়ে থাকে তারা যেন রব্বুল আলমিনের পক্ষ থেকে তৌকি সাইন করে থাকে সিগনেচার করে থাকে চিন্তা করে নিতে হবে যে আসলে কি এটা কোরআন এবং হাদিস আসলে কি সাহাবাই কারাম তাবেন তাবা তাবেন খোলাফার আসেন এইভাবে দিন ইসলামটাকে বুঝেছিলেন এই ফতুয়াটা ছিল সেই যুগে না ছিল না নতুন কথা নিয়ে চলে আসলে আর যতগুলি শিখ বেদাতে আকেদা মুসলিম সমাজে চড়িয়েছে এই এই স্বর্ণ যুগের পরে ছড়িয়েছে একটু চিন্তা করে দেখুন সুফিবাদ সম্পর্কে পীরতন্ত্র সম্পর্কে একটু চিন্তা করুন তো দেখি এই সুফিবাদ কি সাহাবাইকার জামানে ছিল তাবেনদের জামানে ছিল তাবা তাবেনের জামানে ছিল কখনো ছিল না এই বিদাতি জিকির আজকার ছিল কখনো ছিল না তাহলে এইভাবে যখন চিন্তা করবেন আপনি শিরিক বিদাত মুক্ত হইতে পারবেন তখনই বুঝতে পারবেন যে সঠিক ইসলাম কোনটা বলছেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনার উপর যেন সলাদ পেশ করি ফাঁকাইফা নসাল্লি আলে কেমন করে সলাদ পেশ করো ফাঁসাকাতা নবীলাম নীরব থাকলেন যখন নবীলাম চুপ হয়ে গেলেন সাহাবাই কেরামরা খুব অপছন্দ করলেন এই লোকটা এরকম প্রশ্ন করলো কেন এমন প্রশ্ন করলো যে নবী সাল্লাম চুপ হয়ে গেলেন মানে অপছন্দ করলেন হয়তো নবীকে কষ্ট লাগলে আমাদেরকে কষ্ট হবে কেন এই কাজ করলো সে অনেকে এইরকম চিন্তা মারা শুরু করেছিল আর নবী সাল্লাম ওহির অপেক্ষায় ছিলেন অমায়ান্তে কানিল হাওয়া নিজের পক্ষ থেকে কখনো কোনো কথা বলছেন না দূর শিখাচ্ছেন নিজের পক্ষ থেকে না ওহির ইন্তজারে এই জন্য চুপ হয়ে গেলেন ওহি যখন নাজল হয়ে গেল সোম্মা কালা তারপরে বললেন কুলু তোমরা বলো আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ হে আল্লাহ রহমত বর্ষণ করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর সালাতের একটি অর্থ এটাই জনসাধারণের বুঝার ক্ষেত্রে এটাই সুবিধা তবে প্রখ্যাত তাবেই আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সলাতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরেস্তাদের মাঝে তার আরশো আজিমের পাশে যে নিকটবর্তী ফেরেস্তারা রয়েছেন তাদের সামনে নবীলামের গুণগান করা মানে গুণগুলি তুলে ধরা নবীলামের প্রশংসামূলক আলোচনা করা আরো সহজ ভাষায় বুঝতে গেলে আল্লাহ ফাকরুল আলমিন যেন নবী করিম সাল্লাম সম্পর্কে তার প্রশংসামূলক ভালো গুণগুলি আর সবগুলি ভালো গুণ নবী সাল্লামের গুণগুলি তুলে ধরছেন এটা হচ্ছে সলাপ তো আল্লাহ পাক ইন্নাল্লাহা আল্লাহ পাক সলাৎ করেন মানে আল্লাহ পাক নবিসামের গণগুলি ফেরেস্তাদের সামনে তুলে ধরেন যে তোমরাই তো বলছিলে গো হ্যাঁ যে আদমকে তৈরি করতে হবে না আদমকে সৃষ্টি করতে হবে না মোহাম্মদাম দেখো রহমতুল্লাহ আলমী মোহাম্মদ এই গুণগুলি দেখো মোহাম্মদ এই কাজগুলি দেখো তার উম্মতের এই কাজ দেখো তার সাহাবিদের এই কাজ দেখো এটা একটা অর্থ আর আরেকটা অর্থ হচ্ছে সালাত মানে রহমত সেটাই প্রসিদ্ধ আমাদের কোন এক ভাই তার বাংলা একটা বই অনুবাদ করতে গিয়ে এই অর্থটা করতে গিয়ে অনেক মানুষকে বিব্রত করে ফেলেছে এসে কয়েকজন এসে জিজ্ঞাসা করলে যে এইরকম আল্লাহ ফাকরাবুল আলমের নবীর গুণগান করেন এই কথাটা বললে মানুষ ভুল বুঝে নেবে যে আল্লাহ নবীর গুণগান করে তাই না বিশেষ করে বিদ্যার্থীরা এই ধরনের বাড়াবাড়ি তো করে বাড়াবাড়ি শব্দ তাদের মধ্যে রয়েছে এই জন্য খুব সতর্ক যখন আমরা আরবি থেকে বাংলায় অনুবাদ করব খুব সতর্ক ভাবে এই জন্য আপনার ব্যাখ্যা করে বুঝলাম গুণগুলি আল্লাহ পাক রব আলমিন ফেরেস্তাদের সামনে তুলে ধরে প্রশংসামূলক কথাবার্তা তুলে ধরে এটা আদবের সাথে আল্লাহর আদব ঠিক থাকলো আর যদি আল্লাহ পাক নবীর গুণগান করে তো আল্লাহর সামনে দেবী হয় না শব্দটা হ্যাঁ তো এইভাবে অর্থ করা যাবে না সেই জন্য আল্লাহ পাক মাহবুদ আর নবী আবদ বান্দা সুতরাং এই আদব সবসময় খেয়াল থাকতে হবে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ হে আল্লাহ রহমত বর্ষণ করো মোহাম্মদের উপর ও আল্লাহ আলে মোহাম্মদ মোহাম্মদের বংশধরের উপর বংশধর যারা মমিন মমিনাত আবুল আহাবের উপর নয় আর আবু তালেবের উপর নয় যারা কাফের হয়ে মারা গেছে শিরকের অবস্থায় মারা গেছে তাদের উপর নয় মোহাম্মদ বংশধর তার বিবিগণ এবং তার বংশধর যারা মমিন মমিনাত আলী রাজি আল্লাহ বংশ জাফারের বংশ ইত্যাদি যারা মমিন হয়েছে কামা সাল্লাহ তালা ইব্রাহিম যেমন তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলী সালামের ওপর আলা মোহাম্মদ আর মোহাম্মদ বরকত দান করো ও আলা আলী মোহাম্মদ মোহাম্মদ বংশধরে বরকত দান করো কামা বারাক তালা ইব্রাহিম যেমন ইব্রাহিম আলী সালামের প্রতি তুমি বরকত নাজেল করেছো ফিল আলামিন জাহানের মধ্যে ইন্নাকা মজিদ হে আল্লাহ তুমি নিশ্চয়ই প্রশংসিত আর তুমি সম্মানিত হামিদ মানে প্রশংসিত মাহমুদ আর মজিদুন মানে হচ্ছে হ্যাঁ সম্মানিত মজিদ মানে হচ্ছে সম্মান হম মজদ মানে হচ্ছে সম্মান একজন মজিদ মানে হচ্ছে সম্মানিত ওয়াসালাম ও কামা আলেম তুম আর সালাম বলবে তোমরা নবীর ওপর যেমন তোমরা এর আগে জেনে গেছো মানে আত্মা হেতে জেনে গেছো আসসালাম আলিক আইহানবী রহমতুল্লাহ রহ মুসলিম হাদিসটি সাহি মুসলিমের তো এইভাবেও বলা যেতে পারে আর প্রসিদ্ধ যেটা সেটাতে কিভাবে আছে মধ্যখানে ইন্নাকা হামিদুম মজিদ আছে তারপরে আবার আল্লাহ বারিক আল মহম্মদ আল্লাহ আল মহম্মদ ওয়ালা আলী মহম্মদ কামা সাল্লাহ ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আল মহম্মদ ওয়ালা আলী মহম্মদ কমা বারক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ ওতে ফিল আলমিন শব্দটা নেই তো যে কোনো ভাবে যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে বা দরুদ পড়া যেতে পারে ওয়াজাদা ইবনে খোজাইমা ফি ইমাম ইবনে খোজাইমা মহাদেশ তার হাদিসের কিতাবে আর অতিরিক্ত বর্ণনা করেছেন ফাকাইফা নোসাল্লি আলেক সাহাবি বললেন যে আমরা কেমন করে আপনার ওপর দরুদ পেশ করব এজা নাহানো সাল্লাইনা ফি সলাতেনা যখন আমরা আমাদের নামাজের ভিতরে আপনার ওপর পেশ করব নামাজের ভিতরে যখন দুরুদ পেশ করব তখন কেমন দুরুদ হবে তাহলে নামাজের ভিতরে দুরুদ হচ্ছে এইরকম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আর নবী করিম যখন যখন নাম আসবে তখন সাহাবাই কেরামের জামানা থেকেই চলে আসছে এই সন্ন্যত মহাদেসিনে কেরামরা প্রত্যেকটি হাদিসে কালা রসুল্লাহর সাথে কি লিখেছেন সাল্লাহ আলী আসাল্লাম লিখেছেন শুধু বলার উপর ক্ষান্ত করেননি কালির অভাব ছিল হ্যাঁ কাগজের অভাব ছিল সবকিছুর অভাব ছিল হ্যাঁ তারপরেও তারা প্রত্যেকটি হাদিসে সাল্লাহ লিখেছেন এটা হচ্ছে সন্ন্যতি তরিকা আর এটা তরিকা নয় যে সদ লিখলেন দ বাংলায় লিখে দ লিখে দিলেন হ্যাঁ স লিখে দিলেন না এটা তরিকা না এতে আপনি কোনো নেকি পেলেন না আপনার লিখা যদি সাল্লাম আপনার কিতাবে থাকতো আপনার কাগজে কলমে থাকতো তো যতদিন সেটা লিখা থাকতো ততদিন আপনি নাকি পেতেন না পেতেন না ওই রকমই আমাদের বক্তারা আর বড়ই কষ্ট লাগে আমাদের সহি আকিদার কিছু ভাইয়েরাও এই জিনিসটা খেয়াল রাখেন না বকিলি করেন কেন একবার দুইবার বললেন সাল্লা নবীর নাম আসলো আর তারপর তখন নবী বলেছেন হ্যাঁ নবী বলেছেন কে বলছেন নবী পাক বলেছেন কে বলছেন হুজুর বলেছেন হ্যাঁ, আর কি বলে বলেন হ্যাঁ রসুল পাক বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন ভাই আল্লাহ রসুল সাল্লাহ বলতে অসুবিধা নাকি হ্যাঁ প্রিয় হাবিব বলেছেন প্রিয় হাবিব প্রিয় বললেন কিন্তু সাল্লাহ ইসলামের মতো নাকি পেলেন না ঠিক আছে আপনি ভালোবাসেন প্রিয় বললেন ভালো কথা কিন্তু সাল্লাহ সাল্লাম বললেন দশ বার করে আপনার রহমত নাজেল হইতেন আর আপনি কৃপণতা মুক্ত হইতেন বকিল হইতেন না এখন তো আপনি বকিল আল জোকের দাহু বখিল তো ওই ব্যক্তি যার সামনে আমার আলোচনা করা হয় ফালাম ইউসাল্লি আলাই কিন্তু আমার উপর দুরুদ পেশ করে না পেশ করে না আলাইহি ওয়াসাল্লাম পেশ করে দিলেন সালামও পেশ করে দিলেন একবার পেশ করলেন দশ বার আল্লাহ রহমত নাজল হইলাম আর বিশেষ করে জুমার দিনে নবী করিম সাল্লামের সহি হাদিস জুমার দিনে ফাকসিরু আলাইয়া মিনা সলাতে ফিয়া এই জুমার দিনে তোমরা বেশি বেশি আমার উপর দুরুদ পেশ করিও সুতরাং সকাল থেকে সন্ধ্যা মাগরীব পর্যন্ত জুমার দিনে চলতে ফিরতে মাঝে মাঝেই যদি বলেন যে আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ আল্লাহ ইব্রাহিম অথবা আল্লাহ সাল্লি আলা নবী মোহাম্মদ সাল্লাহ যেইভাবে নিজের ভাষাতেও বলেন কোনো অসুবিধা নেই বাস ওই বিদাতি গুলি পড়বেন না গদ বাঁধা যে বিদাতি দুরুদ দুরুদে মাহি দুরুদে তোনা জিনা দুরুদে লাখি আর কি দুরুদে তাজ এই ধরনের যে দুরুদে হাবিব নাকি দোয়াই হাবিব এই যে যতগুলি এইরকম গদবাঁধা ওজিফার কিতাবে দুরুদ আছে এগুলো সব বিদাতি দুরুদ এই দুরুদগুলি কোথাও কোনো হাদিসে নেই আর এই দুরুদগুলিতে নবিসামের সুন্নতি দুরুদকে আলোহীন করে দিয়েছে কি বুঝলেন এই বিদাতি দুরুদ পড়ে সুন্নতি দুরুদ তারা পড়ে একমাত্র নামাজের মধ্যে ছাড়া তো মনে হয় দুরুদ ইব্রাহিম হাদিস সহি মুসলিমের দুরুদ পড়া তো অভিযোগ তাদের দুরুদে তাজনি আর তোনাজিন আর মাহি নিয়ে ব্যস্ত আর তারপরে সেই গদ বাঁধা দুরুদগুলির এমন এমন ফজিলত বর্ণনা করেছে যে নবী সাল্লাম হয়তো কল্পনা করেননি যেগুলি ফজিলত এরকম হইতে পারে কি বুঝলেন দুরুদের মাহির ফজিল দুরুদের তাজের ফজিল দুরুদের তোনার তোনাজিনার ফজিল বালা মুসিবত দূর হবে এই হবে গরিব ধনী হবে আর এই হবে সেই হবে জিন্দুর হবে জাদু দূর হবে কোথায় পেলে এগুলো কথা কোথাও নেই সব কথা সহিজ কিচ্ছু নাই কারণ এগুলো তৈরি করা হচ্ছে এক শ্রেণীর মুরব্বীদের বুঝতে পারছেন সুতরাং এই বিদাতি দুরুদের পিছনে পড়বেন না সুন্নতি দুরুদ পড়বেন হয় দুরুদ ইব্রাহিমে যেটা হাদিসে পড়লেন আর না হলে নবীলামের নাম আসলে সাল্লাহ আলি সাল্লাম বলবেন আর না হলে নিজের ভাষায় আল্লাহ সাল্লাম আল্লাহ আব্দিকা নবীকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো অসুবিধা নেই বেশি বেশি নবীর প্রতি দুরুদ পেশ করেন এটা নবী সাল্লামের কয়েকটি হকের একটি হক আপনি নবীকে ভালোবাসেন সেই জন্য বেশি বেশি নবীর জন্য রহমতের দোয়া করেন যেমন আপনার ছেলে মেয়েকে যত বেশি ভালোবাসবেন তত বেশি তাদের জন্য দোয়া করবেন করেন না রাত দিন দোয়া করছেন আল্লাহ আমার ছেলেটাকে ভালো রাখো আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো আল্লাহ আমার মা বাপকে ভালো রাখো যত বেশি ভালোবাসবেন তত বেশি দোয়া করবেন আর যত ভালোবাসা কম বাপ মায়ের ভালোবাসা নেই হয়তো মাসে একবার দোয়া বেরোয় না বিরহামা কামার রব্বানি সাকিরা বেরোয় না কিন্তু ভালোবাসেন ডেলি দোয়া করেন আপনি ভালোবাসেন আর বাপ গুমরাহে আছে বা বাপ গুনা করছে রাত দিন দোয়া করছেন বাপের হেদায়তের জন্য মায়ের হেদায়তের জন্য ঠিক না তাহলে ভালোবাসার প্রমাণ হচ্ছে দোয়া করা আর নবী করিমসাল্লামের মহব্বতের প্রমাণ হচ্ছে নবীলামকে বেশি বেশি সলাত এবং সালাম পেশ করা মানে নবীলামের জন্য শান্তির আর রহমতের দোয়া করা আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই বিশুদ্ধ কোরআন মধ্যে বেশি সব নিজে যা পারি যতটুকু কোরআন না কোরআন পড়লে বেশি প্রত্যেক অক্ষরে দশ নাকি এটা কোনো হাদিসে নেই তবে পড়াতে প্রত্যেক অক্ষরে দশ নাকি এবং পড়ার সাথে সাথে অর্থ বুঝে পড়বেন এটা হচ্ছে কোরআন পড়ার দাবি কোরআন শুধু মন্ত্রের মতো তেলাওত করলেন এতে তেমন ফায়দা নেই নেকি ছাড়া নেকি ছাড়া কোরআন যে উদ্দেশ্য আল্লাহ নাজেল করেছেন আপনাকে আমাকে হেদায়ত করার জন্য আপনার আমার ভুল ত্রুটি সংশোধনের জন্য আমার আপনার ইমান সুন্দর করার জন্য কোরআন তেলাওত করে শুধু কখনো হাসিল হবে না যতক্ষণ অর্থ না বুঝবেন এই জন্য যতটা কোরআন পড়বেন পড়ে নিয়ে তার সাথে সাথে অর্থটা পড়বেন হ্যাঁ আর অর্থ পড়ে যদি না বুঝতে পারেন তো আমরা ধারাবাহিক তফসির এই জন্য করছি যে আমাদের এই সব শুনে আপনি যাতে করে কোরআনটা পুরোপুরি বুঝার চেষ্টা করেন যারা পড়ে বুঝতে পারবেন না তারা যেন শুনে বুঝবে কারণ শুনে বোঝা সহজ শুনে বোঝা সহজ এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই পরিকল্পনা যে আমরা গোটা কোরআন করিম আলহামদুলিল্লাহ শেষ করব আর শেষ হয়ে গেছে যদি আমাদের পিস টিভির আলোচনা ধারা যায় ধারাবাহিক তফসির তো সেখানে পঁচিশ পারা হয়ে গেছে আর এখানে দশ পারা মানে পঁয়ত্রিশ পারা আমাদের হয়ে গেছে ত্রিশ হওয়ার পরে পাঁচ পারা ডবল হয়ে আছে আর ইনশা আল্লাহ তালা দাম্মাম আল্লাহ পাক যদি সহি সালামত রাখেন আর সুস্থ রাখেন তো এখানে বিস্তারিত পিস টিভির তফসিটা তো খুব সংক্ষেপে এখানে বিস্তারিত ইনশা আল্লাহ তালা আমরা বাকি অংশটুকুর তফসির পুরা করবো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন যারা এখানে হাজির হয়েছে সকলে যেন সুস্থ রাখেন আল্লাহ পাকরবুল আলমিন সকলকে আল্লাহ পাকরবুল বালা মুসিবত থেকে যেন মুক্ত রাখেন হচ্ছে কেউ যদি গার্মেন্টস এর ব্যবসায়ীদের যদি বায়ার ধরে দেয় মানে কাস্টমার ধরে দেয় তো যে কাস্টমার ধরে দিল সে একটা পার্সেন্টেজ পায় সারা যায় যদি কাস্টমার ধরে দেয় কোন কোম্পানিকে যদি কাস্টমার ধরে দেয় সেই জন্য তাকে পার্সেন্টেজ দেয় তো দিতে পারে চাচ্ছে কোনো অসুবিধা হ্যাঁ কোনো অসুবিধা নেই রাজি হয়ে দিচ্ছে সে সন্তুষ্ট কাউকে ক্ষতিগ্রস্ত করছে না হ্যাঁ সবাই তো উলঙ্গে পড়বে কি বলছেন আপনি হ্যাঁ? ইহসারণ না সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খালি শরীরে উঠবে জানেন না আর খাতনাবিহীন উঠবে এটা প্রসিদ্ধ বখারের হাদিস ইব্রাহিম আর প্রথম ব্যক্তি যাকে কাপড় দেওয়া হবে তিনি হচ্ছেন ইব্রাহিম ইসলাম সেই হাদিস আচ্ছা, একটা প্রশ্ন শুধু ভাই বলেছেন বাংলাদেশে কমি মাদ্রাসা লং মার্চ মাউ এর অনুসরণ এর জবাবে এক আলেম বললেন কাফের মুশ্রিকের তৈরি তৈরি করা কোনো কিছু যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে গ্রহণ করা যাবে উদাহরণ দিলেন মাইকে আজান মাইকে আজান অন্য আলোচনা কি বাদ দেন ভালো লাগছে আল্লাহ অন্য কিছু অন্য প্রশ্ন হ্যাঁ তাসাহদের সময় আঙ্গুলের দিকে নজর রাখবে একটি হাদিস রয়েছে লাইজাউজু বাসারহু ইশারাতাহ নবীলামের দৃষ্টি তার ইশারা থেকে অতিক্রম করত না তো নবীলাম তাহলে ইশারার সময় আঙ্গুলের দিকে তাকাতেন জি আপনার রাজনৈতিক প্রশ্ন করিয়েন না আমি রাজনীতি করি না বুঝা গেছে কোন রাজনীতি করি না এই রাজনীতি গণতন্ত্র রাজনীতি করি না কোনটাতে বিশ্বাসী না আমি জি আমি খোলাফায় রাশেদের রাজনীতিতে বিশ্বাসী ওই রাজনীতি আল্লাহ পাক যদি দিন নিয়ে আসে তো প্রথম আমি বায়াত করবো সেই খালিফার জি হ্যাঁ? কি বললেন হ্যাঁ। হ্যাঁ, দলিলটা আশ্চর্য কথা এর আগে ধারাবাহিক সব আলোচনা হয়ে গেছে মাসে একদিন আসবেন আর এসে জিজ্ঞেস করবেন এর আগে হাদিস নি আল্লাহ মকফিলি ওরহানি ওয়াহিদানি জুকনি ওয়াজবুর নি এসব হাদিস আসেনি এটা দুটি সপ্তাহ আগে আছে কোরআন হাদিস শিখেন এত রাজনীতি রাজনীতি করি না কারণ সব বাতিল রাজনীতি গণতন্ত্রের রাজনীতি তো ইহুদিন আসারদের এর আগে আমি একটা কথা বলেছি ভালো কেমন রাখবেন যে গণতন্ত্র অমুসলিমদের জন্য বরকত কারণ ওদের কাছে ওর চাইতে ভালো কিছু নেই আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোরআন করিম রসুলের হাদিস মজুদ আছে আমরা কেন গণতন্ত্র আর এতে যাবো গণতন্ত্র সমাজতন্ত্র আর এইসবে কেন যাবো আমাদের কাছে তো কোরআন হাদিসতন্ত্র মজুদ আছে বোঝা গেছে সুতরাং এত রাজনীতি রাজনীতি করিয়েন না নিজের চরকায় তেল দেন নামাজ ঠিক করতে পারেন আমি মনে করি যে যারা এইসব প্রশ্ন করে তাদের ফজরের নামাজ ঠিক নেই আর এর কাছে আমার প্রমাণ আছে এখানে কেউ লিফলেট বিতরণ করেছে যারা রাজনীতি করে তারা সাবধান এখানে কোন লিফলেট বিতরণ করবেন না যদি ধরা পড়েন তাহলে কিন্তু কল্যাণ নেই আমরা কারো ক্ষতি করি না কিন্তু যদি নিজের ক্ষতি নিজেই করেন তাহলে ফালাই আলুমান্না নাফসা নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন এখানে বিনা কোনো অনুমতিতে আমাদের যারা সহি আকিদার ভাই তারা কমপ্লেট নিয়ে আসলে আমাদের সামনে পেশ করে যেটা চলবে না চলবে না যদি লেভেল মার্খার নাম থাকে সেটা আমরা চালু রাখি না আর আপনি এখানে রাজনীতির কমপ্লেট বিতরণ করবেন এর অনুমতি এখানে দেওয়া হয়নি এখানে রাজনীতি করতে আসবেন না কোরআন হাদিস শিখেন নিজের অজ্ঞতা দূর করেন ইমানের খুঁটি জানানে আজকে শতকরা বাংলা ভাষী মুসলিমদের আমি ভালো করে খোঁজ করে বলছি শতকরা পাঁচজন ইমানের খুঁটি ঠিক করে বলতে পারবে না শতকরা পাঁচজন ইসলামের খুঁটি ঠিক করে বলতে পারবে না বলবে কালেমা কালেমা কি করতে হবে বলতে পারে না কালেমা কি করতে হবে বলছে বিশ্বাস করতে হবে কালেমা বিশ্বাস করতে হবে ইসলামের খুঁটি না সাক্ষী দিতে হবে এটাই জানে না তাহলে কত শিখা জরুরি জরুরি যেটা শিখে না আর এরা বাড়াবাড়ি করে এমন জিনিস নেই যেগুলোতে গিয়ে লাহাওয়ালা তা কিছুই করতে পারবে না কি করবেন আপনি ওইসব করে আপনি যেসব প্রশ্ন করছেন আপনি কি করে নেবেন ওদের জালেমদের আপনি কি করে নিতে পারবেন দোয়া করেন আল্লাহ ফাকরাবুল আলমের কাছে অবস্থা আল্লাহ ভালো করুক আমাদের পাপের জন্য তো আজাব এসছে আমাদের পাপের জন্য তো আজাব এসছে আজাব দূর কাজ রব্বুল আলমের কাছে দোয়া করে সময় হয়ে গেছে সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহ আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা